মঞ্চে উপবিষ্ট ওলামায় কেরাম আমার সম্মুখে কোরআন এবং হাদিসের প্রেমিক তৌহিদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা আল্লাহ সুবহান মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের এই গুরুত্বপূর্ণ মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه সুলতানিক মহান আল্লাহ সুবহান মহান দরবারে আমরা শুক্রিয়া আদায় করলাম যিনি আমাদেরকে এই শীতের রজনীতে কোরআন ও হাদিসের এই মাহফিলে বসার তৌফিক এনায়েত করেছেন ওয়াজ মাহফিল এদেশে যত বেশি হয় পৃথিবীর অন্য কোন দেশে এত ওয়াজ মাহফিল হয় বলে আমার জানা নেই তারপরেও এই দেশে যত রকম ফেরকা এবং যত বেদাত আছে পৃথিবীর অন্য কোন দেশে এতগুলো আছে কিনা তাও আমার জানা নেই सुनते सुनते नगमहाए महफिले बेदात को कान बहरे हो गए दिल बदमजा होने को है ওয়াজ মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে যাচ্ছে অন্তরে বিরক্তি চলে আসে কিন্তু আজ পর্যন্ত এই জাতি জানে না ইসলাম অর্থ কি মুসলিমদের কাজ কি আমি যদি জিজ্ঞেস করি বিভিন্ন মাহফিল অবশ্য আপনারা পারবেন যেহেতু এটা কমপক্ষে এতটুকু তো বিশ্বাস আছে যেহেতু এটা হাদিস অনুসারী কোরআন অনুসারী লোকদের এলাকা অন্য এলাকায় জিজ্ঞেস করি ইসলাম অর্থ কি তারা ইসলাম অর্থ জানে না আপনারা বলুন যে ইসলাম অর্থ কি মাশাল্লাহ ইসলাম মানে শান্তি এই অর্থটা সবাই বলে আপনারাও যে বলবেন এমনটা আশা করি নাই ইসলাম মানে শান্তি এটা ভিন্ন বিষয় যে ইসলাম কায়েম হলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে তাই বলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয় আল্লাহ সুবহান ইব্রাহিম আলাইহি সালাতামকে উদ্দেশ্য করে বললেন কোরআনুল করিম এরশাদ হয়েছে إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين سورة بقرة একশো একত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম আলাইহি সালাতামকে বললেন আসলিম মানে কি তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো ইব্রাহিম সালাম বুঝতে পারলেন ইসলাম অর্থ কি তিনি বুঝতে পারলেন ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের সামনে এক আল্লাহর হুকুমের সামনে নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে এক আল্লাহর বিধান মান্য করে এক আল্লাহর বিধান বাস্তবায়ন করে এক আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে পৃথিবী বুকে শান্তি বাস্তবায়ন করা এক কথায় আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করার নাম কি এজন্য ইব্রাহিম আলাইহালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন আসলাম তুলি রব্বিল আলামিন আমি রব্বুল আলমিন যিনি গোটা জগৎ সমূহের রব তার সামনে আত্মসমর্পণ করলাম আজকে আমরা এমন এক সমাজে বসবাস করছি যেই সমাজের লোকেরা নিজেদের পরিচয় ভুলে গেছে আমাদের পরিচয় হচ্ছে মুসলিম পরিচয় কি আর কোন পরিচয় থাকবে এটাও কোরআন থেকে আমরা নিব ওয়ামান আহসানু কৌলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়ামিলা সালিহা وقال إنني من المسلمين ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আহ্বান করব কার দিকে না কোন পীরের তরিকার দিকে ওয়ামান আহসানু কওলাম ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এক আল্লাহর গোলামি করার জন্য এক আল্লাহর হুকুম মানার জন্য এক আল্লাহর আনুগত্য করার জন্য আহ্বান করে ও আমিলা সালিহান এবং নিজের আমলে সালে করে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং সে বলে ঘোষণা করে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম আমি একজন আমাদের পরিচয় কি মুসলিম আর কোন পরিচয় আছে চিস্তি কাদেরি নকশাবন্দি মোজাদ্দেদি হানাফি সাফি হাম্বলি মালিকি সাবেরি এই যে কতগুলো পরিচয় মানুষেরা ধারণ করেছে আল্লাহর নবীর যুগে এগুলো ছিল মুসলিম জাতিকে এমন ভাবে দলে দলে ভাগ করা হয়েছে এক লোক তিন মালিকের ছাগল পালত তো ছাগল কালো ছাগল দেখতে প্রায় একরকম প্রতিদিন মালিকদের বকা খেতে হয় একজন আর ছাগল আরেকজনের বাড়িতে যায় এই জন্য রাখাল চিন্তা করল যাতে প্রতিদিন প্যাচ না লাগে সেজন্য এক মালিকের ছাগলের কান ছিদ্র করল আর এক মালিকের ছাগলের নাক ছিদ্র করল আর এক মালিকের ছাগলের গায়ে কালার লাগালো এখন আর কোনো পেঁয়াজ লাগে না কোনটা কোন মালিকের ছাগল ঠিক তেমনি ভাবে ইহুদি খ্রিস্টানেরা মুসলিম জাতিকে দলে দলে বিভক্ত করে একদল ওদের দালাল তৈরি করল বিভিন্ন ভাগে বিভক্ত করে যাতে করে এই মুসলিমদেরকে চিনা যায় কারা কোন দলের মানুষ সেজন্য তাদেরকেও এই নাকে খব দিয়েছে একদল গোল জামা পরে একদল ফালা জামা একদল পাঁচকল্লি টুপি আর একদল গোল টুপি একদল হলুদ পাগড়ি একদল সবুজ পাগড়ি একদল সাদা পাগড়ি এভাবে টুপি পর্যন্ত আলাদা করেছে মুসলিম জাতি পাগড়ির কালার পর্যন্ত আলাদা করে ফেলেছে এখন মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করলেও কেউ প্রতিবাদ করার মতো নেই আজকে সারা বিশ্বে আমরা যেদিকে তাকাই সেদিকে দেখি একটাই মাত্র চিত্র তা হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা ফিলিস্তিনের প্রথম কেবলা এহুদিরা দখল করে আছে মুসলিমদের বাড়িঘরগুলোকে বুল্ডুজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিম যুবকেরা যখন ওদের ট্যাঙ্কের দিকে পাথর নিক্ষেপ করে ওরা তার জবাব দেয় ট্যাঙ্কের গোলা দিয়ে মুসলিম যুবকেরা পাথর মারলে সন্ত্রাসী হয় জঙ্গিবাদী হয় ওরা ট্যাঙ্কের গোলা ছুড়লেও তারা জঙ্গিবাদী হয় না ইরাক আফগানিস্তানের একই চিত্র কাশ্মীর আরাকান মুসলিমদের একই অবস্থা এইভাবে আমাদের দেশের পরে দেখবেন আরো কত তরিকা মানুষকে বিভিন্ন টাইটেল দিয়ে খাজা বাবা গাউস কুতুব আবদাল গাজা বাবা ল্যাংটা বাবা কত বাবার এদেশে আগমন ঘটেছে এরপরে এদেরকে আল্লাহর আসনে বসিয়েছে খাজা নওয়াজ গরিব নওয়াজ বান্দা নওয়াজ গঞ্জে বক্স আতা বক্স এরপরে মাজার কোন মাজারে কুমির পালে কোন মাজারে কচ্চপ কোন মাজারে গজার মাছ আবার কোন মাজার ঠান্ডা কোন মাজার গরম এইভাবে এহুদি খ্রিস্টানেরা মুসলিম জাতিকে ইসলাম থেকে সরিয়ে দিয়ে বিভিন্ন সিরিকার বেদাতে লাগিয়ে দিয়ে ওরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করছে মুসলমানদের বলার কিছুই নেই সবচেয়ে বড় যে ক্ষতিটা ওরা করেছে তা হল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে তা হল ইমাম সমস্ত ইমাম একমত ইয়াজিব আলাল মুসলিম নসবুল ইমাম মুসলিমদের একজন ইমাম থাকবে মুসলিমদের একজন খলিফাতুল মুসলিমিন থাকবে আমিরুল মোমিন থাকবে মুসলিমরা তার অধীনে ঐক্যবদ্ধ হয়ে থাকবে সেই ইমামের কাছে বায়াত দিবে এরকম ইমাম থাকবে মুসলিমদের কয়জন একজন বুখারি শরীফের সহি হাদিস রয়েছে এই ইমাম সম্পর্কে বলা হয়েছে আল ইমাম উজ্জুন্না ইমাম হচ্ছে ঢাল ইমাম কি সেই ঢালের অধীনে যেরকম আড়ালে থেকে মানুষরা যুদ্ধ করে ঠিক এরকম ভাবে মুসলিমদের যে ইমাম থাকবে সেই ইমামের নেতৃত্বে মুসলিমরা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করবে কুফফারদের সঙ্গে লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এই যে খিলাফত আর বায়াত আমরা দেখি আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তিন দিন পর্যন্ত লাশ দাফন করা হয় নাই কারণ মুসলিমদের খলিফা নির্বাচিত হয় নাই বিষয়টি এত গুরুত্বপূর্ণ আল্লাহর নবীর লাশ পর্যন্ত তিন দিন দাফন করা হয় নাই খলিফা নির্বাচন না করার কারণে এরপরে মুসলিমদের খলিফা নির্বাচিত হলেন সেই খলিফার নাম কি মুসলিমরা তার কাছে বায়াত দিল প্রথম দিল অমর রাজি আল্লাহ তালানের পরে অন্যান্যরা বায়াত দিলেন বায়াত পাওয়া গেল পীর মুরিদের বায়াত না এটা আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন এরপরে আর খুচরা কেউ বায়াত নিয়েছিল ওলামায় কেরাম চিন্তা করবেন গভীর রাত্রে আমি ওই সুরাল আওয়াজ করতে চাচ্ছি না গলাও ভাঙ্গা আপনারা বুঝতেই পারছেন এজন্য কিছু মৌলিক বিষয়ে আলোচনা করার প্রয়োজন আল্লাহর নবী যখন জীবিত ছিলেন মুসলমানদের থেকে বায়াত নিয়েছেন ব্যক্তিগত বায়াত নিয়েছেন সামগ্রিক বায়াত নিয়েছেন কিন্তু বায়াত নিচ্ছেন কে আল্লাহর রাসুল সাল্লাম বুখারি শরীফে বায়াতের কথা আছে আল্লাহ তোমরা শিরিক করবে না জেনা করবে না চুরি করবে না এর উপরে বায়াত করো বায়াত আছে কিন্তু মনে রাখতে বায়াত নিচ্ছেন কে আল্লাহর রসুল সাল্লাম বিয়ার সন্ধি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম মদিনার থেকে আসলেন মক্কায় ওমরা করার জন্য কুফাররা বাধা দিল মক্কা বিজয়ের আগের ঘটনা খবর আসলো ওরা ওরা আল্লাহ রসুলকে বাধা প্রদান করলো ওমরা করতে দিবে না আল্লাহর রসুল সাল আলাই ওসাল্লাম ওসমানকে পাঠালেন মক্কাতে যে মক্কার লোকদেরকে বুঝাও আমরা যুদ্ধ করতে আসি নাই অমরা করতে এসেছি আমরা এহরাম পরিধান করেছি আমরা মারামারি করতে আসি নাই ওরা চিন্তা করল মুসলমানদের শক্তিটা কেমন একটু পরীক্ষা করে দেখি যদি সুবিধা হয় তাহলে সব মেরে ফেলবো ওরা মুসলমানদের কাছে খবর পৌঁছালো ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে তাবুর থেকে বের হলেন জোরে চিৎকার মেনে ডাক দিলেন ইয়া সাবাস সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা উঠো খবর এসেছে ওসমানকে নাকি হত্যা করা হয়েছে তোমরা আমার হাতে হাত রেখে বায়াত করো হয়তো ওসমান হত্যার বদলা নিতে গিয়ে মক্কা বিজয় করে ছাড়ব নতুবা আমরা সকলে শহীদ হয়ে যাব আমরা কেউ মদিনায় ফিরে যাব না এর জন্য কে কে রাজি আছো আল্লাহর নবীর আহ্বানে সাড়া দিয়ে সাহাবায় কেরাম নবীর হাতে হাত রেখে বায়াত করলেন আসলে কি ওসমান ওসমানকে হত্যা করা হয়েছিল তাহলে বোঝা গেল আল্লাহর নবী বায়াত নিলেন কি করে বোঝা গেল আল্লাহর নবীরা গায়েব জানেন না কি করেন না এই যে কুমিল্লাতে একদল আছে না বেদাতি নবী আলিমুল গায়েব নবীকে সম্মান করতে করতে আল্লাহর জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছে ইনশাল্লাহ সুযোগ হলে আলোচনা করব বোঝা গেল যে আল্লাহর নবীরা আল্লাহ তারা যতটুকু জানান ততটুকু জানে আল্লাহ তারা যে অর্থে আলিমুল গাইব নিজের থেকে সবকিছু জানেন নবীরা এরকম নিজের থেকে কিছুই জানেন না কখন জানতে পারেন আল্লাহ তারা যখন জানান তারপরে জানতে পারেন নবী বয়াত নিলেন আল্লাহ তারা এই দৃশ্যকে এমন সুন্দরভাবে কবুল করলেন ওহেই নাজের করে দিলেন আনিল মুমিনিন আল্লাহ রাব্বুল আলমিন মোমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন রাজি হয়ে গেছেন যখন তারা আপনার হাতের উপরে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে তাহতার সাজার এক পর্যায়ে আল্লাহ তারা বলছেন ইয়াদুল্লাহিম ওদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল কার হাত ছিল এত খুশি হলেন পিসাবরা খুশি হয়ে গেছে বায়াত পাওয়া গেছে কিন্তু এরা চিন্তা করে না বায়াতটা নিয়েছেন কে আল্লাহর রসুল বায়াত নিয়েছেন কে রাসুলের বয়াত নার অধিকার আছে খলিফাতুল মুসলিমিনের বায়াত নার অধিকার আছে আল্লাহর রাসুলের পরে বায়াত নিচ্ছেন আবু বকর সেই সময় খুচরা আর কোন বায়াত ছিল আবু বকরের পরে খলিফা কে ছিলেন অমরের সময় আর কোন পিরসাদ ছিল যে বায়াত নিত পাগড়ি ফেলে এখন পাগড়ি ধরে বায়াত নেয় না বোঝা গেল মুসলিম জাতির এই বায়াতের গুরুত্ব রয়েছে আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যেই ব্যক্তি বায়াত বিহীন মৃত্যুবরণ করল সে ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যুবরণ করল যদি খলিফাতুল মুসলিম না থাকে অথবা না পাওয়া যায় তাহলে কমপক্ষে তিনজন হলে একজনকে আমির বানিয়ে তারপরে দিন কায়েমের চেষ্টা করতে হবে এই ছিল খলিফার খেলাফত এহুদি খ্রিস্টানরা দেখল এই খেলাফত ব্যবস্থা যদি পুনর্চালু হয় অথবা মুসলিমরা বুঝতে পারে খেলাফত একটা জিনিস আছে তাদের একজন ইমাম থাকবে তাহলে আবার গোটা বিশ্বের মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে তাদের খলিফা নির্বাচন করবে ইমাম নির্বাচন করবে তখন আর এই মুসলিমদের বিরুদ্ধে আমাদের কিছুই করা যাবে না সেজন্য তারা মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে মুসলমানদের ইমারত ব্যবস্থাকে ধ্বংস করে এই খেলাফতকে কোরআন হাদিসের থেকে মিটানো যেহেতু সম্ভব নয় সেজন্য খেলাফত ব্যবস্থাকে বায়াতকে পরিবর্তন করে ব্যক্তি পর্যায়ে ঢুকিয়ে দিয়ে পীর প্রথা মুরিদ প্রথা চালু করে এবারে বলল মুরিদরা তো আর পীরের কাছে বায়াত নাও এইভাবে খেলাফত কায়েমের ব্যবস্থাকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য স্তব্ধ করে দেওয়ার জন্য যে প্রথা এখন খ্রিস্টান চালু করেছে তার নাম হচ্ছে পীর মুরিদি প্রথা ঠিক কিনা এবারে আসুন পিসাবরা কি করে ইসলামের মৌলিক আলোচনাগুলো আমরা করতে যাচ্ছি প্রথমেই এখন হামলা করেছে যে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই আসুন আমাদের আধুনিক শিক্ষায় শিক্ষিত লোকেরা এখন কোরআন হাদিস একেবারে কম জানে না দেখলেন চেয়ারম্যান সাহেব কত সুন্দর ওয়াজ করে গেলেন আমি ওনাকে খারাপ বলছি না অনেকে আছে এরকম ওয়াজ তো সবাই এখন জানে এরা যখন এই পীরসাবদের বক্তব্যগুলো শুনে তখন ওটাকে বলে তাদের ভাষায় মডারেট ইসলাম এই মডারেট ইসলামকে উৎসাহিত করার জন্য আমেরিকা টাকা পয়সা দিয়ে সাহায্য করছে আমার কাছে আমেরিকার একটা সংস্থা রয়েছে এহুদিদের র্যান্ড ইনস্টিটিউট এইটার একটা রিপোর্ট রয়েছে চতুর্মাসিক রিপোর্ট যেখানে তারা পরিষ্কার বলেছে যে আমেরিকা বারবার ভুল করার পরে এবারে তারা বুঝতে পেরেছে যে মুসলিমদেরকে ধ্বংস করতে হলে তাদের লোকের মাধ্যমেই ধ্বংস করতে হবে বলেছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের অস্ত্রের যুদ্ধ আর আদর্শেরও যুদ্ধ এটা এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে চরমপন্থী বলতে যারা আপনারা মুসলিম ইসলামকে ঠিকমতো পালন করেন এদেরকে ওরা বলে চরমপন্থী চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে তখনই তারা বিজয় লাভ করবে বোঝা গেল তারা একদিকে অস্ত্রে যুদ্ধ করছে আর একদিকে ইসলামের মূলে আঘাত করার জন্য ওরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে আর সেজন্য তারা এখানে লিখেছে নাইন ইলেভেনের আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে সেনায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্য নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম রেডিও টিভি সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজকেই নয় ইসলামকেও প্রভাবিত করা শুধু মুসলিমকেই নয় ইসলামকেও পরিবর্তন করা তাদের উদ্দেশ্য এই জন্য এবারে শুনুন তারা কি করছে তারা এই প্রবন্ধ লিখেছে ওয়াশিংটন গোপন ভাবে কমপক্ষে চব্বিশটি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য কে অর্থ দিচ্ছে আমেরিকা কিসের জন্য ইসলাম প্রচারের জন্য মুসলিম স্কুলে কোর্স চালুর জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার দুঃখে কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য এশিয়ান কোরআন রক্ষা করার জন্য এমনকি ইসলামী স্কুল তথা মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ইমান প্রশিক্ষণের জন্য আর সেজন্য আপনারা দেখেছেন বাংলাদেশের জাতীয় মসজিদ কর্তৃক পরিচালিত ইসলামিক ফাউন্ডেশন এখানে ইমাম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আমেরিকার নর্তকীরা সেখানে নারী পুরুষ মিলে ডান্স করেছে ব্যালে ডান্স করেছে ছেলে মেয়েকে আলিঙ্গন করেছে চুম্বন খেয়েছে তার পত্রিকার ছবি আপনারা দেখেছেন আপনারা বুঝতেই পেরেছেন আমেরিকার এই বার্ষিক রিপোর্টে যা বলা হয়েছে সেটা স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের এই ঘটনা আজকে মুসলিমদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে ইসলাম অর্থ কি এরপরে চক্রান্ত হচ্ছে ইসলাম পালন করা কোনো জরুরি না যে কোনো ধর্ম পালন করলে পরকালে মুক্তি পাওয়া যাবে আমি এক একটা বিষয়কে ক্লিয়ার করতে চাচ্ছি যতক্ষণ আপনারা থাকবেন অতক্ষণ ইনশাল্লাহ আলোচনা চলবে প্রথম বিষয় আমি হাত দিয়েছি ইসলাম কারণ এটাই প্রথম বিষয় বাগি পীর তার বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নেই মাইজ ভান্ডারীদের বইতে লেখা রয়েছে এরকম ভাবে অনেক পীরের বইতে লেখা রয়েছে ইসলাম পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই আর এ কারণেই এই আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক লোকেরা এ কথাই বলে যার যার ধর্ম তার তার সব ধর্মই তো আল্লাহর কথা বলে এক ধর্ম পালন করলেই চলে বলে কিনা এবারে আসুন আল্লাহকে আমরা জিজ্ঞেস করি আল্লাহর কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য আল্লাহ তারা বলছেন ইসলাম আল ইমরান উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইসলাম আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন কি আল্লাহ তারা বললেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম আর এদেশের কতগুলো পীর বলল ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়াও পরকালে মুক্তি পাওয়া যাবে ও আমার জাতি আমি জিজ্ঞেস করতে চাই এইগুলো পীর না শয়তান এগুলো আল্লাহর অলি না শয়তানের অলি এবার আর ক্লিয়ার হওয়ার জন্য বলছি আল্লাহ তারা বলছেন আল্লাহ তারা বলছেন আলিয়া আকমাল তুলাকুম দিনাকুম হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আলিয়াউমা আকমাল তুলাকুম দিনাকুম আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম পরিপূর্ণ কিনা পরিপূর্ণ হইলে আর কোন বেদাত ঢুকেবার সুযোগ আছে একটা বিল্ডিং এর কাজ পরিপূর্ণ হয়ে গেছে এরপরে একজন একটা স্বর্ণের ইট নিয়ে আসলো যেটা এক জায়গায় লাগান লাগান যাবে লাগাইতে হলে কি করতে হবে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলমিন তার নবীর মাধ্যমে নবীর জীবদ্দশায় দিনকে মোকাম্মাল করেছেন পরিপূর্ণ করে দিয়েছেন এরপরে ইসলামের মধ্যে বেদাতে হাসানা বলে নতুন কোন এবাদতকে তৈরি করার অবকাশ দেওয়া হয় নাই যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর মাধ্যমে যে ইসলাম পরিপূর্ণ হয়েছে তার মধ্যে অন্য কোন এবাদত তৈরি করতে চায় ঢুকাতে চায় আল্লাহর নবীর সেই দিনকে ভেঙ্গে তারপরে ঢুকানো সম্ভব ঠিক কিনা যদি কোন ব্যক্তি ইসলামের নতুন কোন আবাদত তৈরি করে তার নাম কি বেদাত ইনশাল্লাহ একটু পরে আমরা আলোচনায় আসবো আপনারা ধৈর্য হারা হবেন না একটু বসেন কারণ আমারও সবসময় আসা সম্ভব না এজন্য আপনারা ধৈর্য ধারণ করবেন আমি এখানে এসে জানতে পারলাম নাম যদি অনেকে আহলে হাদিস লেখে কিন্তু তারাও বেদাত করে হাদিস অনুযায়ী তারা চলে না অনেক বেদাত তাদের মধ্যেও ঢুকেছে এজন্য জানা দরকার আছে নতুবা কেয়ামতের মাঠে আল্লাহর নবীর সামনে আপনাদেরকে লজ্জিত হতে হবে যে তুমি নাম দিয়েছিলে আহলে হাদিস আর পালন করেছো বেদাতির ধর্ম পীরদের ধর্ম পালন করেছ তোমরা বিভিন্ন সুফিদের আকিদা তো তোমরা কেমন আহলে হাদিস এই জন্য আমরা বিষয়গুলোকে পরিষ্কার হবো আমি আজ এখন সে আলোচনা করছি না এটা শেষের দিকে আলোচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা বলছেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি ও তো আলাইকুম ন্যায়মাতি এবং আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি কোরআন নাজিল হচ্ছিল এটা আল্লাহর নিয়ামত আমি সেই নিয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি অরদিতুলাকুমুল ইসলাম দিনা এবং দিন হিসাবে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে তোমাদের বিধান হিসাবে তোমাদের ধর্ম হিসাবে আমি একমাত্র শুধুমাত্র ইসলামকেই মনোনীত করেছি একমাত্র ধর্মের নাম কি আল্লাহর মনোনীত ধর্মের নাম কি কোরআনকে আরো জিজ্ঞেস করি সৌরে আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে চলবে কিনা পিসাবরা যেটা বলছে আল্লাহ তারা বলছেন ইসলাম পঁচাশি নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ইসলাম ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন মত অন্য কোন পথে চলে চাই সে হবি হোক খ্রিস্টান হোক অথবা সুফিদের কোন তরিকা হোক অমাইয়াব ইসলামের দিন আন যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন দিন অন্য কোন ধর্ম অন্য কিছু পালন করে পালাইয়ুকবালা মিনহু লানিয়ুকবালা না তথ্য না মোটি না একেবারেই না তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না সে যত জিকির করুক যত এবাদত করুক দান খয়রাত করুক কিছু করুক আল্লাহ তারা বলছেন মিনহু তার কিছুই গ্রহণ করা হবে না অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন আখেরাতে সে ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামি হবে আল্লাহ তারা বললেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম পালন করলে সে জাহান্নামি হবে জাহান্নামে যাবে নাজাত পারে না আর পীর বলল পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই অন্য ধর্ম পালন করলেও নাজাত পাওয়া যাবে ও আমার জাতি জিজ্ঞেস করতে চাই পীরের কথা সত্য না আল্লাহর কথা সত্য আল্লাহর বিরুদ্ধে যারা বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়াও অন্য ধর্ম পালন করলেও চলবে সেইগুলো মুসলমান না কাফের সেইগুলো পীর না শয়তান সেইগুলো আল্লাহর অলি না শয়তানের অলি সেইগুলো আসে কে নবী না আমেরিকার আসে এহুদি খ্রিস্টানরা আসে একটা বিষয় ক্লিয়ার করতে যাচ্ছি কারণ এটা আমাদের মধ্যেও ঢুকে গেছে এখন মানুষ জানে না যে ইসলাম গ্রহণ করা ছাড়া অন্য কোন ধর্ম পালন করে চলবে কিনা এবারে আসুন আরো ক্লিয়ার হচ্ছি আল্লাহ রসুল সাল আলহি ওসাল্লাম সাহাবায় কেরামদের নিয়ে বসে আছেন আবু বকর নিজেও সে মজদেশে আছেন অমর আব্দুল খত্তাব রাজি আল্লাহ তার আনহু এমত অবস্থায় একটা তাওরাতের খণ্ড নিয়ে হাজির হলেন বললেন ইয়া রাসুলাল্লাহ আমরা এহুদিদের থেকে অনেক আজব আজব কথা শুনি ভালো কথা শুনি খুব মজা লাগে তো জীব না আমরা কি এর কিছু লিখে রাখব এই বলে তিনি আল্লাহ রসুলের সামনে তাওরাত পড়তে আরম্ভ করলেন উনি আর আল্লাহ নবীর চেহারার দিকে তাকান নাই আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে যাচ্ছিল আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু বিষয়টা লক্ষ্য করলেন তিনি বললেন সাকিল আজকা সাওয়া কিল অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর লক্ষ্য করলেন যে আল্লাহর নবীর চেহারা রাগে লাল হয়ে আছে সঙ্গে সঙ্গে তবা করলেন তিরমিজি সাথে হাদিস তিনি বললেন রবি তুমি ইসলামী দিন অবি এই বলে তিনি নদীর ইসলামকে নতুন করে তাজদিদ করলেন নতুন করে ইসলামের ঘোষণা করলেন এরপরে আল্লাহ রসুল কি বললেন শুনুন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন অমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো জেনে রাখো এই তাওরাত যে নবী মুসার প্রতি নাজর হয়েছিল আজকে যদি সেই মুসা নবী জীবিত থাকত ও আদরাকা নবুয়তি এবং আমার নবুয়াত কাল পেত মা ওয়াসিআহু ইল্লা ইত্তেবাই তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তি পাওয়ার কোনো উপায় ছিল না আমার ইত্তেবা করা আমার অনুসরণ করে ইসলামে প্রবেশ করা ছাড়া মুসা নবী পর্যন্ত মুক্তির কোনো পথ ছিল না মুসা নবী একজন নবী কিনা কোরআনে যে কয়জন বড় বড় নবীদের নাম এসেছে তার মধ্যে একজনকে আল্লাহ তালার সাথে যিনি সরাসরি কথা বলতেন চারটা বড় কিতাবের একটা কিতাব তাওরাত যার উপরে নাজল হয়েছে তার নাম কি এই মুসা নবীর নাম ধরে আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন যে মুসা নবীও যদি আজকে জীবিত থাকত এবং আমার নবুয়াতকাল পেত তাহলে তার জন্য পরকালে মুক্তি পেতে হলে আমার ইত্তেমা করা আমার অনুসরণ করা তথা এই ইসলামে প্রবেশ করা ছাড়া কোনো উপায় ছিল না আল্লাহর নবী যখন এভাবে পরিষ্কার করে দিলেন এর পরেও যদি কোনো পীর বলে বড়কালে মুক্তির জন্য পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন প্রয়োজন নেই যার যার ধর্মে বসে খোদাকে ডাকলে সে পার পেয়ে যাবে ও আমার জাতি চিৎকার মেরে বলো সেইগুলো কে রাসুল না কে শৈতান এগুলো পীর না শৈতান এই পীরদেরকে তৈরি করেছে কারা এহুদি খ্রিস্টানরা তৈরি করেছে ময়দানে ছেড়ে দিয়েছে এ বিষয়টাকে আমি আর একটা ঘটনা দিয়ে শেষ করতে চাই আপনারা জানেন আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম যখন মক্কায় নবাদ প্রাপ্ত হলেন প্রায় তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলো উমার হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে তাও সেইদের প্রচার করার জন্য আপনাকে আদেশ করা হয়েছে ফাসদা আপনি তা প্রকাশ্যে ঘোষণা করুন আপনার নিকট আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী আপনার আপন জনদেরকে আল্লাহর কথা শুনিয়ে দিন তাদেরকেও সাবধান করুন এই আদেশ পাওয়ার পরে আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম আরবের প্রথা অনুযায়ী আরবের নিয়ম ছিল যে ওরা যুদ্ধ করত যুদ্ধ করলে তারা ঘুমন্ত লোকদের উপর হামলা করত না বরং সকালবেলা গিয়ে হামলা করত এই জন্য সকালবেলা যদি কেউ ঘোষণা করে সাবধান ওরা ভয় পেয়ে যেত কোন গুরুত্বপূর্ণ কথা বলতে হলে সেজন্য সকালবেলা ঘোষণা করত আল্লাহর নবী সেই নিয়ম অনুযায়ী সাফা পাহাড়ে গিয়ে সকালবেলা আরোহণ করলেন এরপরে ঘোষণা করলেন ইয়া সবাহা ইয়া বনি ফেহের ইয়া বনি হাসেম এক এক গোত্রের নাম ধরে ধরে ডাকলেন লোকেরা যখন সকালবেলা এরকম ডাক শুনল ভয় পেয়ে গেল চিন্তা করে দেখলো আওয়াজটা সাধারণ কোন যুবকের নয় এ তো সেই যুবক যেই যুবককে সবাই আল আমিন বা বিশ্বাস বলে ডাকে এ সেই যুবক যেই যুবক কখনো প্রতারণা করে না কাউকে ধোকা দেয় না সমস্ত মানুষেরা সেখানে জড়ো হয়ে গেল এমনকি আপনার আর রাহিকুল মাহতুমি দেখবেন এখানে লেখা আছে বিস্তারিত যে ব্যক্তি নিজে হাজির হতে পারে নাই সে ব্যক্তি পয়সা দিয়ে আর একজনকে পাঠিয়েছে যাও দেখো মোহাম্মদ কি বলতে চায় বড় বড় নেতারা সব জড়ো হয়ে গেল আল্লাহ রাসুল সাল আলহি ভূমিকা পেশ করলেন হে আমার কোরাইশের নেতারা আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে তোমাদের উপর হামলা করার জন্য প্রস্তুত হয়ে আছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নেতারা সকলেই বলল অবশ্যই বিশ্বাস করব কারণ মা না কাইল্লা সাদেকান আমরা তোমার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই তুমি কখনো মিথ্যা বলো কোনো ধোকা দাও না সত্যই বিশ্বাস করি তোমার কথা এবারে আল্লাহর নবী আবার বললেন ওহে কোরআশের নেতারা শুনো লাউ কুলতুম কালিমাতান হেদাতান যদি তোমরা একটা কথা বিশ্বাস করো একটা কথা মেনে নাও তামলিকুনা বিহাল আরব তাহলে তোমরা সেই একটা কথা মানার কারণে গোটা আরব দেশের মালিক বনে যাবে ক্ষমতার মালিক হয়ে যাবে অত্যাদিনুল আজম অনারব বিশ্ব তোমাদের দিন তোমাদের ধর্ম গ্রহণ করবে আবিল জিজিয়া আর যারা তোমাদের ধর্ম গ্রহণ করবে না তারা বাঁচতে হলে তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে নেতারা খুশি যদি একটা কথা মানলে এরকম গোটা আরবের নেতৃত্ব হাতে চলে আসে গোটা পৃথিবীর মানুষ আমাদের ধর্ম গ্রহণ করবে মানতে অসুবিধা কি বলো সে কথাটা কি এবারে আল্লাহ নবী বললেন تعبدون الله وحده وتخلعون ما تعبدون من دون الله ওহে আরবের লোকেরা বলেছেন শুধু কোরাইশের লোকদেরকে আহ্বান করা হয় নাই দুনিয়ার সমস্ত মানুষকে আহ্বান করলেন সাদা কালা আরবি আজমি সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ নবী হবান জানালেন ইয়াহান্নাস হে দুনিয়ার সমস্ত মানুষেরা শুনো কোলো লা ইলাহা ইল্লাল্লাহ সেই একটা কথা হচ্ছে বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু এই কথা বলার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত আগে যে আবুল হাবরা আবু জাহেলরা আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবাসত নবী মোহাম্মদকে ভালোবাসত বিশ্বাসী বলত এক মুহূর্তের মধ্যে পাল্টে গেল আবুল আহাব দাঁড়িয়ে বলল তাব্বান তোমার গোটা জীবন ধ্বংস হোক তুমি এজন্য জড়ো করেছ আমাদের সময় নষ্ট করেছ এই বলে আবুল আহাব দুহাত উঁচু করে আল্লাহর নবীকে বাড়তে উদ্যত হল মজলিসে একটা লোক নবীর পক্ষে প্রতিবাদ করতে পারল না আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা বাড়ি নাজর হয়ে গেল আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক এই সুরা নাজর হয়ে গেল আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী এমন কি ঘোষণা করলেন যেই ঘোষণার কারণে মক্কার লোকেরা খেপে গেল কেন মক্কার লোকেরা কি আল্লাহ বিশ্বাস করত না আমার দেশে অনেকে লাইল্লাহর তর্জমা করে কিছুর থেকে কিছু হয় না আল্লাহর থেকে হয় যা কিছু আল্লাহর থেকে হয় এই থেকে লাইলহার অর্থ এই অর্থ যদি লাইলহার হতো মক্কার কুফারদের সঙ্গে কোনো দ্বিমত ছিল না খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন তাবলিগি ভাইরা থাকে আমি নাম বলছি এই জন্য বোঝার জন্য আপনাদের সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই আপনারা লাইলাহার দাওয়াত দেন মাশাল্লাহ খুব ভালো কথা কিন্তু ঠিক মতো দেন লাইলাহা বলে উলুহিয়তের দাওয়াতের জায়গায় রুবুবিয়ে ঢুকেই দেয় লাইলাহার মানে কি যদি লাইলার অর্থ এটাই হতো দোকানে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না তাহলে মক্কার কুফফারদের সঙ্গে কোনো দ্বিমত নেই কারণ এই বিশ্বাস মক্কার কুফফাররা করত আমাদের সমাজের অবস্থা হচ্ছে এই আমাদের সমাজের লোকেরা মনে করে মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতো না এজন্য কাফের আর আমরা আল্লাহ বিশ্বাস করি এজন্য মুসলমান কথাটা কি সত্য কেন বলতে সত্য না দলিল আছে মক্কার কুফার আল্লাহ বিশ্বাস করত আমি সে দলিল এখন পেশ করব তাহলে কোন জায়গায় পার্থক্যটা ক্লিয়ার হতে হবে তাহলে এই ভুল তর্জমার কেউ করবে না এটাকে রুবুবিয়াত বলা হয় খাওয়ানের মালিক আল্লাহ সৃষ্টি করা মালিক আল্লাহ চন্দ্রের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ এইগুলোকে বলা হয় তাও হেদার রুবুবিয়ত একমাত্র আল্লাহ কিন্তু এমনি ওরা বিশ্বাস করতে আল্লাহ এগুলো করে আল্লাহ করে অন্য কিছু আছে দলিল নেন কোরআন থেকে সুরায় জুকরুফের সাতাশি নম্বর আয়াত সাতাশি নম্বর আয়াত হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ মক্কার কাফেরা বিশ্বাস করত কিনা তাহলে যদি এ কথা বলা হয় যে শুধুমাত্র আমরা বিশ্বাস করি আল্লাহ তারা সৃষ্টি করেছেন এই কারণে আমরা মুসলমান তাহলে ওরা কি হবে ওরাও তো বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে কোরআন থেকে সাক্ষী দিচ্ছেন এমনি ভাবে সুরায় জুখরফের নয় নম্বর আয়াত হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস আর্থ কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন তারা বলবে সব সৃষ্টি করেছে কে তাহলে আপনি আমি বিশ্বাস করি আসমানের সৃষ্টিকর্তাকে জমিনের সৃষ্টিকর্তাকে মক্কার কুফাররাও বিশ্বাস করত সৃষ্টিকর্তাকে আরো সামনে আসুন ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر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 থেকে রিজিক দান করেন কে সাত আসমান জমিনের মালিক কে মৃত্যু থেকে জীবন জীবন থেকে মরণ তৈরি করেন কে সবকিছুর ব্যবস্থা করেন তারা বলবে কে বলতে গেলে অনেক সময় লাগবে এবারে আমি আপনাদেরকে প্রমাণ করব শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে কে বিশ্বাস করে কোরআনের সুরে আনফালের আটচল্লিশ নম্বর আগ পড়বেন এক পর্যায়ে শয়তান বলেছে বদরের যুদ্ধে বদরের যদি ইতিহাস বলতে সময় লাগবে অনেক বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন এক পর্যায়ে আবু জাহালরা চাইছিল যুদ্ধ না করে ফিরে আসতে শয়তান সেখানে বড় পীর সাহ আসলো পীর সাহ আসে না যা আমি পার করে নিব শয়তান বলল দেখো এটা একটা বড় সুযোগ মাত্র তিনশো জন তাও আবার অস্ত্র শস্ত্র নেই তোমরা এক হাজার সশস্ত্র যোদ্ধা তোমাদের বাপ দাদার ধর্মকে মোহাম্মদ সাল্লাহাম মন্দ বলে সে বিধর্মী হয়ে গেছে তাকে শিক্ষা দেওয়ার সময় এখন এইভাবে শয়তান ওদেরকে উৎসাহিত করলো আর বলল অইন্নি জারুল্লাকুম আমি তোমাদের সঙ্গে আছি পিসাব একেবারে ফু দিয়ে তোমাদের পার করে দিব পিসাব বলে না পরকালে পার করাই নেবে আপনারা বসেন আলোচনা হবে ইনশাল্লাহ রাত্র তো আর সবসময় আমরা আসবো না এই জন্য কেউ উঠবেন না আলোচনা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আছে দেখবেন কোন কোন জায়গায় রোগ আছে শয়তান বলল আমি তোমাদের সঙ্গে আছি এরপরে শয়তানের প্ররোচনায় ওরা যুদ্ধ করার সিদ্ধান্ত নিল পরের দিন যখন যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর দল এবং আবু জাহেরের দল সামনাসামনি হল শয়তান ময়দানে অবতীর্ণ হল ওদের সাথে অদাবদ্ধ জন্য এবার আসলো আল্লাহ তারা বলছেন সুরে আনফাল আটচল্লিশ নম্বর আয়াত শয়তান যখন তাদের সামনে তাদের এই যুদ্ধের পরিকল্পনাটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিল এবং শয়তান এদেরকে শিক্ষা দিল বলে দিল আজকে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না তোমারাই থাকবে বিজয়ী ওয়াইন্নি জারুল্লাকুম আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের কোনো ভয় নাই আমি পীর আমি অমুক এলাকার বড় পীর বড় পীরের সুরত ধরে আসছে বড় পীর আছে না পীরের মধ্যে বড় আছে ছোট আছে ঠান্ডা পীর গরম পীর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের কোনো ভয় নেই এই বলে যখন তারা যুদ্ধের ময়দান অবতীর্ণ হল ফালাম্মা যখন দুইটা দল সামনাসামনি হল এবারে শয়তান পিছনে পা দিয়ে অর্থাৎ ঘুরে না পিছন দিকে পা দিয়ে দিয়ে সে পালাতে শুরু করলো কারণ ঘুরে গেলে তো দেখবে ওরা এজন্য পিছন দিকে পা দিয়ে উল্টা হাঁটা শুরু করলো আবু জাহাজ তারপরও দেখে ফেললো ধরলো যাও কই এবারে শয়তান কি বলে শুনুন অকালা ইন্নি বাড়ি উম্মিন কুম না না আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম বুঝে গেল শয়তানও বুঝে আল্লাহর গজব থেকে বাঁচতে হলে কুফফারদের থেকে বাড়া করতে কি করতে হয় আল ওয়ালা ওয়াল বারা একটা স্বতন্ত্র বিষয় ওয়াজ করতে গেলে এইটার উপরে তিন দিন লাগবে কারণ আল্লাহ তালা কুফফারদের সঙ্গে বন্ধুত্ব করতে বারণ করে দিয়েছেন কোরআনে পরিষ্কার বলা আছে মুসলমান জাতি খবরদার তোমরা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না মোতাবাল্লি বানাও না তোমাদের মুরব্বী বানাইও না যদি তোমরা এমনটা করো মিনকুম মিনহুম তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ওদেরকে বন্ধু বানাবে ওদেরকে মুরব্বী বানাবে যে সে ব্যক্তি ব্যক্তি ওদেরই একজন সে মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না এটার নাম বারা এর নাম কি বারা আহ কুফফারদের থেকে সম্পর্ক ছিন্ন করা বেদাতিদের থেকে সম্পর্ক ছিন্ন করা এটা ইসলামের একটা মূল অংশ শয়তান এটা বুঝতে পারলো বলল এমনি বাড়ি উম্মিন কুম আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম বলে কেন না এটা তুমি বললা আমাদের সঙ্গে থাকবা এখন কেন সম্পর্ক ছিন্ন করলাম শয়তান বলল ইন্নি আরা মালা তারাও না আমি এমন কিছু জিনিস দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছিল বদরের যুদ্ধে আল্লাহ তারা ফেরেস্তা অবতীর্ণ করে দিয়েছিলেন সাহায্যের জন্য ফেরেস্তাদেরকে শয়তান চিনে না একসঙ্গে ছিল না অনেকদিন ভালো করেই চিনে এরপরে শয়তান কি বলে শুনুন এটার জন্য আমি বলছি শয়তানের পরে বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি কে বলছে শয়তান বলল আমি আল্লাহকে ভয় করি বদরের যুদ্ধে ঘটনা ন মুসলিম আর পুরনো মুসলিম জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে শয়তান প্রার্থনা করেছিল কার কাছে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল রব্বি হে আমার রব কাকে বলছে তুমি যখন আমাকে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছ আমাকে এই এই জিনিসগুলো দান করে অনেকগুলো আবেদন করেছে আবেদন করেছে কার কাছে বোঝা গেল শয়তানে বিপদে পড়েও বহিষ্কার হয়ে আবেদন করছে কার কাছে আর আমার জাতি বিপদে পড়লে বাজারে দৌড়ায় প্রার্থনা করে খাজা বাবার কাছে শয়তানের চেয়েও জঘন্য খারাপ এগুলো এগুলো বলি বলি অনেকে বলে হুজুরে বড় কট্টরপন্থী কোরআন কট্টরি কোরআন মানুষকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে সাহাবাহিক একরামদের ভাগ একটা আর কুফফারদের ভাগ আর একটা ফোরকান বলা হয় কোরআনকে দুইটা ভাগ করে দেয় মুসলিমরা কুফফারদের সঙ্গে মিশে চলবে না এই জন্য মুসলিম হলে পরিষ্কার মুসলিম হতে হবে এক আল্লাহর সামনে আত্মসমর্পণকারী বান্দা নতুবা শয়তানা বিশ্বাসকার আল্লাহ আছে এবারে আসুন এহুদি খ্রিস্টান আল্লাহ বিশ্বাস করে দলিল কোরআন থেকে নেন সুরায় মায়দার আঠারো নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন অকালাতিল ইয়াহুদ নাসারা নাহনু ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা আল্লাহর সন্তান এবং আল্লাহর সন্তান আল্লাহর নাতিপুতি আবনা মানে বহু বছর একজনের মানে ছেলে মেয়ে নাতিপুতিকে এক কথা বলে আবনা তার মানে আমরা হচ্ছে আল্লাহর নাতিপুতি আল্লাহর সন্তান ও আহেব্বা উহ এবং আল্লাহর খুব প্রিয় লোক কাছের লোক কারা বলে এহুদি খ্রিস্টানরা বলে তাহলে বোঝা গেল ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে কাকে বিশ্বাস করে মক্কার কুফাররা যে আল্লাহকে চিন্ত বিশ্বাস করতেন আর একটা প্রমাণ সহজ আমাদের নবীজির আব্বার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি আল্লাহর বান্দা আল্লাহর নবীর আব্বার নাম যখন আবদুল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহর নবীর জন্মের আগেও লোকের আল্লাহকে চিনত এবং নিজের সন্তানের নাম আবদুল্লাহ রাখত ঠিক কিনা এবারে আসুন তাহলে বোঝা গেল যে শুধু আল্লাহ আছেন আল্লাহ তালা খাওয়ার মালিক দেওয়ার মালিক দোকানে খাওয়ায় না লাইলাহার তর্জমা যদি এটাই হতো তাহলে মক্কার কুফফারদের সঙ্গে কোনো দ্বিমত ছিল তাহলে দ্বিমত হলো কেন এটা বুঝতে হবে এই জাতি আশাহাদু আল্লাহ বলে সাক্ষী দেয় কিসের সাক্ষী জানে না আমি বলি একজন লোক আদালতে সাক্ষী দেওয়ার জন্য গেল আদালত জিজ্ঞেস করল তুমি কে বললো আমি তো খুনের মামলার সাক্ষী বলে আচ্ছা বলো সাক্ষী দাও কে খুন করেছে বলে জানি না কাকে খুন করেছে তাও জানি না আদালত বলবে না ফাজদামি করার জন্য আসছো পুলিশ ডেকে ওকে জেলখানা ঢুকিয়ে দেওয়া হবে একজন মুসলিম যখন সাক্ষী দেয় সাধু আল্লাহ বলে আর যদি সে না জানে কিসের সাক্ষী দিল তার এই সাক্ষী গ্রহণযোগ্য হবে এটা সবচেয়ে বড় সাক্ষী কোরআনুল কারিমে এই সাক্ষীকে বলা হয়েছে আকবর শাহাদা সবচেয়ে বড় সাক্ষী এই সাক্ষী সম্পর্কে বলা হয়েছে শাহিদ আল্লাহ আন্নাহু উলুল এই সাক্ষী এমন সাক্ষী যেই সাক্ষী আল্লাহ স্বয়ং নিজে দিচ্ছেন যেই সাক্ষী ফেরেস্তারা দেয় যে সাক্ষী সমস্ত উলুল এলেমরা দেয় তাহলে এমন সাক্ষী অর্থ জানা দরকার আছে কিনা এই লা মধ্যে এমন কি আছে লা ইলাহা মানে কোন ইলাহা নাই কোন মাহবুদ নাই আগে নাই আগে বর্জন একটা পুরাতন বিল্ডিং এ রং করতে হলে আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে এরপরে নতুন রং করেন ঠিক কিনা নাকি খালি নতুন রং করে পুরানো থেকে যায় এমনি ভাবে লাহা বলে অন্তরে যত খাজা বাবা গাজা বাবা যত ল্যাংটা বাবা আছে সব উৎখাত করে দেব দেবী উৎখাত করে সব লাই বলে বাদ দিয়ে এর পরে যদি কোন ব্যক্তি ইল্লাহ আল্লাহকে গ্রহণ করে তাহলে সে হয় মুসলিম সে হয় কি আর যদি আল্লাহ কেউ মানে খাজা বাবা কেউ মানে আল্লাহ কেউ মানে আবার বিশ্বাস করে পীর বাবা সব দেখে মুসলমান হবে লা ইলাহা সব লা ইলাহা বলে সব বাদ দেওয়া হলো এইখানেই গন্ডগোল বাদ না দিয়ে যদি শুধু আল্লাহকে মানা হয় কোন দ্বিমত আছে আল্লাহকে কুফাররা বিশ্বাস করে শয়তানও বিশ্বাস করে এহুদি বিশ্বাস করে খ্রিস্টান বিশ্বাস করে ইল্লাল্লাহ নিয়ে কোনো গন্ডগোল নাই গন্ডগোল কোন জায়গায় গন্ডগোল কোন জায়গায় এই কারণেই তো পিসাবরা জিকির করতে গিয়ে কি করে কিছুক্ষণ লাইল্লাহ বলে তারপরে করে কি খালি লাইলাহাবাদ ইল্লাল্লাহ বলে কারণ শয়তান খুঁজে এতে এতে শয়তান কি হয় এক এক তরিকার এক এক জিকির সরসিনা গেলে দেখবেন সেখানে লাইলা বলে আসতে এদিকে শুনেন নাই পরীক্ষা করে দেখবেন মিথ্যা বলছেন আমার বাড়ি বরিশালে সরসিনা গেলে লাইলাহা আসতে ইল্লাল্লাহ জুড়ে কারণ কি যেন শয়তানে না শুনে চরমোনায় যান কিছুক্ষণ চিৎকার মেরে মেরে লাইলাহ জিকির ফাটিয়ে দেবে এরপরে শেষে গিয়ে করবে লাইলাহাবাদ খালি ইল্লাল্লাহ জিকির মারো কারণ কি কারণ পরিষ্কার হয়ে গেছে মক্কার কুফারদের সঙ্গে ইল্লাল্লাহ নিয়ে কোনো দ্বিমত নেই ইল্লাল্লাহ কোনো গন্ডগোল নেই গন্ডগোল আছে শুধুমাত্র লাইলাহার মধ্যে কিসের মধ্যে লাইলাহ বলে সব বাদ দিয়ে তার মধ্যে পীর হয়ে যায় সেজন্য ইচ্ছা করে তারা পরিকল্পিত ভাবে এহদি খ্রিস্টানদের দালালি করে লাইলাহাকে বাদ দিয়ে শুধু ইল্লাল্লাহ জিকির করা শিখাচ্ছে এই জিকির আল্লাহ নবী করেছেন এই জিকির কোন সাহাবিরে করেছেন জায়েজ না জায়েজ পরে তার কি করলে ঘুরে ফিরে জায়েজ করে ওই যে আগে লাইলা বলছে আল্লাহরে কই আল্লাহ ওই যে এখন ইল্লাল্লাহ বলছি ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া তুমি যোগ করলো যে আগে লাইলা বলছে ওটা মিলেই যাও এইভাবে তারা জায়েজ করে আমি পরিষ্কার বলতে চাই জায়েজ না জায়েজের ফটো আমি দিচ্ছি না আমি জিজ্ঞেস করতে চাই শুধু ইল্লাল্লাহ জিকির কোরআনে বোখারি মুসলিম সহ সহি হাদিসের কিতাব কোথাও দেখান যাবে কোথাও পাওয়া যাবে না পাওয়া যেতে পারে শয়তানের ডায়েরিতে কোথায় পাওয়া যেতে পারে এছাড়া কোন সহি কিতাব পাওয়া যাবে না কারণ লাহা ইল্লাহর মধ্যেই গন্ডগোল লাহা মানে কোন ইলাহা নেই কোন মাহবুদ নেই কারো কোনো ক্ষমতা চলবে না এলমুল গাইবের কোন মালিক নেই সবকিছু মালিককে এই লাইলাহার তর্জমাটা আরো পরিষ্কার করেছে সুলার আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে ঘোষণা করে দিন জানিয়ে দিন আল্লাহ মালিক আল মুলক আল্লাহ হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার মালিক কে তুতিল মুল কামান তাসাউ তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো অতানজিউল মুলকা আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও অত ইজ্জু মান তাশাউ আর তুমি যাকে ইচ্ছে করো ইজ্জাত দান করো অত জিল্লু মান তাশাউ আর তুমি যাকে অপমান করো তাকে আর কেউ ইজ্জত দিতে পারো অত জিল্লু তুমি যাকে ইচ্ছে করো অপমান করো বিয়াদিকাল খাইর সমস্ত কল্যাণের চাবিকাঠি তোমার হাতে কার হাতে ইজ্জাত দেওয়ার মালিককে বেইজত করা মালিককে ক্ষমতার মালিককে ভাগ্যের পরিবর্তন করা মালিককে সমস্ত কিছু দেখার মালিককে এখন পিসাবারা কয় যে না দেখার মালিক পিসাবারা চোখ বন্ধ করে সব আসমান কুর্সি জগ সব দেখে পীর সাহ হচ্ছে মুড়িদের অন্তরের গোয়েন্দা কিতাবে লেখা আছে আর শেখু জাসু সুকলবিল মুরিদ পীর হচ্ছে মুড়িদের অন্তরের সিআইডি গোয়েন্দা এই পীর সাহ ইয়াদুখুলু অন্তরে ঢুকে বের হয় ঢুকে বের হয় আর মুড়িদের টেরো পায় না এসব লেখা আছে আরো কত কিছু ইনশাল্লাহ একটু পরে আছে আমি আলোচনা করছিলাম যে লাইল্লাহ এই লাইল্লাহ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মক্কার কুফাররা খেপে গেল আল্লাহর নবী মানক্ষুণ্ণ হয়ে চলে গেলেন এর পরের দিন মক্কার নেতারা সব আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে আসলো আবু তালেব তুমি তোমার ভাতিজাকে বারণ করো সে বাপ দাদার ধর্মকে বাতিল করেছে কারণ তারা বুঝতে পেরেছে লাইলাহার মানে হচ্ছে ওদের মন গড় আইন কানুন সব বাতিল হয়ে যাবে লাইলাহার মানে হচ্ছে তিনশো ষাট দেবদেবী বাতিল হয়ে গেছে লাইলাহার মানি হচ্ছে আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি চলবে না মন গড়া এবাদত চলবে না অজিফা বলবে না চলবে না কোন তরিকার জিকির চলবে না সব বাতিল হয়ে গেছে লাইলাহা ইল্লাল্লাহ এবারে আসলো তারা আল্লাহর নবীর চাচার কাছে বলো মোহাম্মদ কি চায় যদি অর্থ সম্পদ চায় আমরা চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিব যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় তাহলে আরবের সবচেয়ে সুন্দরী নারী তার জন্য ব্যবস্থা করা হবে আর যদি ব্যবসায়ী হতে চায় ক্ষমতা চায় মক্কার বড় রাস মুকুর তার মাথায় পরিয়ে দেওয়া হবে কিন্তু একটা শর্ত লাইল্লাহ দাওয়াত দেওয়া যাবে না আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে আবেদন করলো আল্লাহ নবী সাল্লাম বললেন চাচা ওরা দুনিয়ার ক্ষমতা নয় আসমানের সূর্য যদি এক হাতে তুলে দেয় আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয় এক মুহূর্তের জন্য আমি লাইল হাইল্লাহ দাওয়াত বন্ধ করতে পারবো না আমি দাওয়াত দিই কার জন্য আমার এই দাওয়াত প্রার্থী কোন স্বার্থের জন্য নয় কার জন্য এটাই মমিনের কাজ ইন্না সলাতি বলো ইন্না সলাতি অনুসুকি নিশ্চয় আমার সালাত আমার কোরবানি আমার ত্যাগ আমার জীবন অমা হিয়া আমার জীবন অমা মাতি আমার মরণ সব কিছু কার জন্য লিল্লাহি এক আল্লাহর জন্য লিল্লাহি রব্বিল আলামিন যিনি গোটা জগৎ সমূহের রব সেই এক আল্লাহর জন্য কার জন্য নাকি জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ কোরআন বলছে হুয়াল আব্বাল ওয়াল আখির ওয়াল জাহির বাতিনু একজন মমিনের প্রথম আল্লাহ শেষ আল্লাহ জীবনে আল্লাহ মরণে আল্লাহ সবকিছু কে আমার জীবনের ভালোবাসা কার জন্য আমার এবাদত সব কার জন্য আমি আমার বাপকে ভালোবাসবো কার জন্য আমি আমার মাকে ভালোবাসবো কার জন্য আমি আমার বুজুর্গকে ভালোবাসবো কার জন্য আমি আমার রসুলকে ভালোবাসবো কার জন্য আল্লাহ ভালোবাসতে বলেছেন তার আনুগত্য করতে বলেছেন কোরআন বলেছে ইনকুম তুম তো আল্লাহ হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার আনুগত্য করো কার আনুগত্য করতে বলা হয়েছে না কোনো পৃষ্ঠের আনুগত্য করতে বলা হয়েছে ফাত্তাবিউনি আমার আনুগত্য করতে হবে আনুগত্য করব কার আল্লাহর রসুলের কার ভালোবাসা পাওয়ার জন্য আমাদের ভালোবাসার কেন্দ্র কার একমাত্র আল্লাহর জন্য ইন্না সালাতি অনুসুকি আল্লাহর নবী সে কথা জানিয়ে দিলেন আবু তালে বুঝতে পারল বিষয়টা কত ভয়াবহ এই মানে হচ্ছে মক্কার কাফেরা তার বিরুদ্ধে লড়াই শুরু করে দিবে এবারে আবু তালেব আল্লাহর নবীকে সাফ জানিয়ে দিল হে মোহাম্মদ সাল্লাম তুমি তোমার দিনের দাওয়াত স্পষ্টভাবে দিয়ে যাও অল্লাহ জেনে রাখো তুমি তোমার হেদের দাওয়াত চালিয়ে যাও এক আল্লাহর এবাদতের দাওয়াত চালিয়ে যাও আমি জানি তুমি যে দাওয়াত দিচ্ছ দাওয়াত সত্য দাওয়াত এই দাওয়াত সব নবীরা দিয়েছে ইব্রাহিমের কালেমা ছিল লাহ মুসার কালেমা লাহ ইসার কালেমা লাহ কামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের কালেমা লাহ তোমার দাওয়াত সত্য জেনে রাখো আমার আবু তালেবের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে অতক্ষণ পর্যন্ত কোন কাফের তোমার কোনো ক্ষতি করতে পারবে না এই আবু তালেব কি মুসলমান হয়েছিল আবু তালেব সারা জীবন নবীর পক্ষে কাজ করেছে তিন বছর পর্যন্ত বন্দী রয়েছে এরপরে যখন মৃত্যু সময় ঘনিয়ে আসলো আল্লাহর নবী আবু তালেবের মাথার কাছে গিয়ে বসে পড়লেন আর বললেন চাচা সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছ সারা জীবন তুমি কুফফারদের সঙ্গে লড়াই করেছ অনেক কষ্ট সহ্য করেছ এখন তুমি মৃত্যু মুখে চলে যাচ্ছ তুমি খালি বলো লাহ মুহাম্মদুর রসুল্লাহ সাক্ষী দেওয়ার দরকার নেই আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব কিন্তু লাইলাহ না বললে সুপারিশ করা যাবে না লাইলা হচ্ছে এক লাইলা মানে কি একের সাক্ষী রাখি এক ছাড়া যদি শূন্য লেখে শূন্য শূন্য শূন্য এক লক্ষ শূন্য লেখে কোন মূল্য আছে একেবারে এই কি যেন নাম রজতপুর থেকে শুরু করে একেবারে ঢাকার আমার ধানমন্ডি পর্যন্ত আপনি শূন্য লেখলেন কোন মূল্য আছে কোন মূল্য নাই কিন্তু এবার একটা এক লেখেন তারপরে লেখেন একটা শূন্য কত হবে আর এক শূন্য লাগান কত হবে আর এক শূন্য কত এবারে তোমার শূন্যের মূল্য আছে কাজে শূন্য বলতে আমি বাতিল করে দেই নাই শূন্যর ঠিকই মূল্য আছে তবে যদি আগে কি থাকে এক যদি না থাকে বোঝা গেল শয়তানেও বুঝে যদি তাও হিট ক্লিয়ার না থাকে তোমার যত জিকির আজগার তাসমিতা আলীর কোনো কিছু লাভ আসবে না সব বাতিল হয়ে যাবে সেই জন্য শয়তান সবসময় চেষ্টা করে একটা শিরিক করাবার জন্য কি করাবার জন্য আবু তালেবকে আল্লাহ নবী বললেন লাইলাহ বলতে হবে আশাহাদু আল্লাহ ইলাহা বলে সাক্ষী দিতে হবে এই সাক্ষী না দিলে এক লাগলো না তোমার জীবনের সব বৃথা হয়ে যাবে আবু তালেব মৃত্যু মুখে দাঁড়িয়ে আল্লাহর নবীর কাছে কালেমা পড়ার জন্য তৈরি হল কিন্তু মক্কার ঘটনা আবু জাল আবুল হাবরাও ছিল পাশে তারা বলল শেষ পর্যন্ত তুমি বাপ দাদার ধর্ম ত্যাগ করবা আরবের মেয়েরা তোমাকে কাপুরুষ বলবে আবু তালেব শেষ পর্যন্ত বললো না আমি আমার বাপ দাদার ধর্মের উপর আছি বাপ দাদার থেকে যা করে আসছি ওইটার উপরে আছি বাপ দাদা এটা মনে রাখবেন কাজে লাগবে একটু পরে আবু তালেব মৃত্যু হয়ে গেল এর পরে আল্লাহর নবী দোয়া করতে লাগলেন কোরআনে বলা হাদিসে বলা হয়েছে আল্লাহর নবী বললেন আমি ততক্ষণ পর্যন্ত আমার চাচার জন্য দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সরাসরি আমাকে নিষেধ করা না হবে অতক্ষণ দোয়া করতেই থাকবো সঙ্গে সঙ্গে আয়াত নাজর হয়ে গেল সুরায় কসাস ইন্নাকালা তাহদিমান আহবাবতা ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين হে নবী আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ভালোবাসবেন আহবাবতা আপনি যাকে পছন্দ করবেন আপনি যাকে ভালোবাসবেন আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়ত দিয়ে দিবেন এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই বরং অল্লাহ অল্লাহ বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে আল্লাহ নিজে হেদায়ত দান করেন অহুয়া আলামু বিল মোহতাদিন কে হেদায়ত পাওয়ার উপযুক্ত কে উপযুক্ত না এটা আল্লাহ ভালো জানেন হে নবী আপনি হেদায়ত দেওয়ার মালিক নন আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়ত দিতে পারবেন না ও আমার জাতি আল্লাহর নবী যখন হেদায়ত দেওয়ার মালিক না এর পরে যদি কোন পীর বলে যে হেদায়ত দিয়ে দিবে পার করাইয়া দিবে একেবারে নজর দিয়ে তাওয়াজ্জু দিয়ে বুজুর্গের একেবারে অন্তর্দৃষ্টিতে তাওয়া আল্লাহ যদি মুসলমান আল্লাহ উলি বানাই দেয় এগুলো জায়েজ না শিরিক আল্লাহর নবী যেখানে হেদায়ত দেওয়ার মালিক নয় এর পরে যদি কোন পীর বুজুর্গ দাবি করে সে হেদায়ত দিয়ে দেয় সে ব্যক্তি পীর না শয়তান সে ব্যক্তি আল্লাহর অলি না শয়তানের অলি কারে শয়তান মিকুনি নামত বলি কার শয়তান মিকুনি নামত বলি গর অলি নস্তলানত বর অলি শয়তানের মিশন বাস্তবায়ন করে আর নাম দেয় অলি নাম দেয় কি শয়তানের ডায়েরিতেও অনেক সব ভালো ভালো কথা পাওয়া যায় আমি একটা ডায়েরি দেখেছিলাম শয়তানের ডায়েরি মানে শয়তানের বই আর কি লেখা আছে যে ওনার শয়তানকে প্রশ্ন করেছে কেউ যে একটা লোক যখন সারা জীবন পাপ করে অন্যায় করে তবা করে এখন নামাজ শুরু করেছে মস্তিরে গিয়ে আবাদত করে তুই তারে গোমরা করো কেমনে কারণ সে তো বুঝে শুনে গেছে আর গুণা করবে না ওরে গোমরা করো কেমনে শয়তান হেসে বলল যে খুব সহজ কথা এটা ওর কাছে গিয়ে বসি খুব আল্লাহর আলী সুরত ধরে দিনদার নামাজি মোত্তাকির সুরত ধরে বলি দেখো সারা জীবন বাবা তুমি পাপ করেছো অন্যায় করেছো এখন এইভাবে তুমি আল্লাহকে ডাকলে পাইবা না আল্লাহকে ডাকতে হলে কোন একজন পীর ধরতে হবে এই বলে একজন পীর ধরাইয়া দেয় এরপরে আমার যত দায় দায়িত্ব সব পীর সব পালন করে শয়তানের সব দায়িত্ব পালন করে কে কারণ সে এখন সবক দেয় তরিকার সবক চরমোনায় পীর সাহেবের বইতেও লেখা আছে বেদে মা এর দ্বিতীয় পৃষ্ঠায় আর একই কথা লেখা আছে মাওয়াজে সাকিয়া চরমার যে প্রধান পিছলে শাক সাবধান ওয়াজ লেখা আছে বাবারা তরিকা তো একশো ছাব্বিশটা কয়টা এর মধ্যে তোমরা যে তরিকে আছো সেটা হলো একেবারে শর্টকাট তরিকা তিস্তিয়া সাবেরিয়া এই তরিকার সবক কম কিন্তু তেজ অনেক বেশি এমন তেজ পেঁয়াজের জাজ আর কি এমন তেজ অল্প জিকির করলে একেবারে তাসির পয়দা হয়ে যায় কোথায় লেখা আছে চরমাই পীরের বইতে কেউ চ্যালেঞ্জ করলে আমার বাসায় বই আছে যে কোনো মার্কেটে গিয়ে মহাজে সাকিয়ে তালাশ করবেন ওদের বইতে পাওয়া যাবে এগুলো আচ্ছা তো যাই হোক বলছিলাম যে বিষয়টা এইভাবে তরিকা অনেক ছাব্বিশটা একশো ছাব্বিশটা আরো এখন বাড়ছে আরো এই গুলো কি আল্লাহ নবীর যুগে ছিল এই তরিকা আবু করে সময় ছিল অমরের সময় ছিল ওসমানের সময় ছিল এমনকি চার মাঝহাবের যে চার ইমাম পালন করে সেই ইমামদের মধ্যে ছিল তাহলে এই তরিকা তৈরি করলো কে একটু পরে আসতেছি কারা তৈরি করেছে যাই হোক আবু তালেব মৃত্যু হয়ে গেল তারপরেও নবী দোয়া করতে লাগলেন আল্লাহর পক্ষ থেকে নিষেধ করে দেওয়া হলো হেদায়ত দর মালিক আপনি না হেদায়ত দেওয়ার মালিককে আলেমন আমাদের কাজ হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী বুঝানো যেমন এখন বুঝাচ্ছি আমি যে আপনারা কোরআন অনুযায়ী চলবে আল্লাহকে ডাকবেন এটা ওলা আমাদের দায়িত্ব কিন্তু হেদায়ত দেওয়ার মালিককে এখন যদি কেউ দাবি করে হেদায়ত সে দিয়ে দেয় তাহলে সে ব্যক্তি পিন্দা না শয়তান পরিষ্কার শয়তান সে র্যান্ড মুসলিম আমেরিকার তৈরি করে Rand R A N D Rand অর্থ হল ওই যে ওদের যে সংস্থা ইহুদিদের যাদের কাজ হচ্ছে এই মুসলমান তৈরি এরপরে শুধু এখানেই ক্ষান্ত নয় আল্লাহর নবী সাল আলাইসালামকে বলে দেওয়া হলো যে আপনি আপনার চাচার জন্য আর দোয়াও করতে পারবেন না মা কান আলিন নবী والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا من أولي قربى কোন নবীর জন্য কোন মমিনের জন্য উচিত হবে না কোন মুশ্রেকের জন্য দোয়া করা যখন তার সামনে পরিষ্কার হয়ে গেল যে সে লোকটা মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করেছে যদিও সে নিকট আত্মীয় হোক আপনজন হোক চাচা হোক ভাতিজা হোক তারপরেও দোয়া করা জায়েজ নেই বোঝা গেল মুশ্রেকের জন্য দোয়া করাও কি নাই জায়েজ নাই নবীকে দোয়া করতেও নিষেধ করে দেওয়া হলো এই হল লাইল্লাহর বাণী যে লাইলাহ ছাড়া কারো কোন আনুগত্য আল্লাহ ছাড়া কারো আনুগত্য করা যাবে না এটাই হচ্ছে মানব জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য আল্লাহ সুবাহ বলছেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য আমার এবাদত করার জন্য কার এবাদত করার জন্য এই জন্যই তো নামাজ দাঁড়িয়ে একটা সুরা পড়তে হয় যেই সুরা পড়া জরুরি ফরজ যেই সুরা না পড়লে নামাজ হয় না সেই সুরার নাম কি না সুরাই ইয়াসিন সুরার রহমান তাফসির এসেছে আল্লাহ সুবাহ আদম থেকে শুরু করে ঈসা আলাইহিসালাম পর্যন্ত যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের খোলাসা এবং সার মর্ম হচ্ছে কোরআনুল করিম জয় বলুন সুবাহ আর এই কোরআনুল করিমে যা কিছু আছে সব কিছুর সার মর্ম হচ্ছে সুরায় ফাতেহা আর সুরায় ফাতেহাতে যা কিছু আছে তার মূল কথা হচ্ছে একটা আয়াত ইয়া কা না বুধু ইয়া কা নাস্তাইন কি আছে এর মধ্যে বান্দা যখন সালাতে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন সকল প্রশংসা আল্লাহর জিরব্বুল আলমিন আর রহমান আর রহিম মালিক অমিদ্দিন বলে আল্লাহর ক্ষমতা আল্লাহর প্রশংসা সব উল্লেখ করলো আল্লাহ তোমার এই কিচ্ছু গ্রহণ করব না আগে তোমার পরিচয় দাও তোমার মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা গাজা বাবা আছে কিনা ল্যাংটা বাবা আছে কিনা পীর বাবা আছে কিনা এবারে বান্দা বলছে না না কিচ্ছু নাই ইয়া কানা বুধু আমি কেবলমাত্র শুধুমাত্র তোমারই গোলামি করি তোমার কাছে একমাত্র সাহায্য কামনা করি আবুদু আমার সঙ্গে তোমার সম্পর্ক হচ্ছে আমি তোমার কেবলমাত্র তোমারই গোলাম আর তুমি আমার মালিক ইয়া কানা আবুদু কোন ভায়া মাধ্যম আছে নামাজ দাঁড়িয়ে কোনো ভায়া মাধ্যম নাই হজে গেলে হজে গেলে হেরাম পরে নিয়াতের পরে একটা দোয়া পড়তে হয় তালবিয়া পড়তে হয় লাভবাইক আল্লাহ লাভবাইক আল্লাহ আমি তোমার হুকুম পালন করার জন্য প্রস্তুত বারবার প্রস্তুত রয়েছি আল্লাহ তারা বলেন না না তোর এই লাভবাহিক শুনবো না তোর অন্তরের মধ্যে কোন গায়রুল্লাহ আছে কিনা গায়রুল্লাহর এবাদত করো কিনা আনুগত্য করো কিনা এবারে বান্দা বলছে না না লাভবাইকা আল্লাহ শারিকা লাকা আমার অন্তরের মধ্যে তুমি ছাড়া আর কারো আনুগত্য নেই তুমি ছাড়া কারো ভালোবাসা নেই কারো আনুগত্য নেই আমার অন্তরের মধ্যে কোনো অংশীদারিত্ব নেই খাজা বাবাও নেই গাজা বাবা নেই পীর বাবা নেই সব কিছু উৎখাত করে দিয়েছি লাভবাইক লা শারিকা লাকা লাভবাইক ইন্নাল হামদা ওয়ান্নিমাতা লা শারিকা যত প্রশংসা যত নিয়ামত সব কেবল তোমার মাত্রই তুমি দিয়েছ কোন পীর বাবা দেয় নাই খাজা বাবা দেয় নাই আর রাষ্ট্রশীলা দেয় নাই দেওয়ানবাগি দেয় নাই হুজুর সায়দাবাদিও দেয় নাই লাল সমস্ত নেয়ামত দেওয়া কার সমস্ত ক্ষমতা দিয়েছ কে তুমি লা শারিক আল্লাকা আর কোন শরিক তোমার নেই এইভাবে পরিষ্কার হলো তারপরে সে লাভবাহিক বলতে বলতে বাইতুল্লার দিকে যায় আর যদি অন্তরে থাকে গ্রহণযোগ্য হবে পরিষ্কার করে দিতে হয় নামাজের মধ্যে ও আমার ভাইয়েরা নামাজ পড়তে গিয়ে সমস্ত গায়রুল্লাহকে মুক্ত করে তারপরে বলতে আবুদু আর ওই লোকটা যখন জিকির করতে বসে তখন শিখায় আসন পেতে বসুন এরপরে মনে মনে মোরাকাবা করুন আমি আমার আমার কলবের দিকে মোতাবাজু আছি আমার কলব আমার পীরসাব হুজুর কেবলার কলবের দিকে মোতাবাজু আছে পীরসাবের কলব ওই সিলসিলার যত পীর মাসায়ক আছে ওদের দিকে মোতাবাজু আছে এর ভায়া মাধ্যমে আল্লাহর নবী হইয়া তারপরে আল্লাহর দিকে এর মোতাবাজু করে না আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইস ইতিহাস পড়ুন সেখান দেখবেন তিনি পরিষ্কার করে দিয়েছেন আমি আমার চেহারা মোতাবাজ্জু করলাম কার দিকে না কোন পীরের দিকে সেই মহান জাতের দিকে মহান সত্তার দিকে যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আমি তার দিকে মোতাবাজ্য হলাম হানিফান একেবারে সমস্ত বাতিলকে ত্যাগ করে হানিফ মানে কি হানিফ মানে হচ্ছে মাইলান সমস্ত বাতিলকে ত্যাগ করে গাইরুল্লাহকে উৎখাত করে একমাত্র এক আল্লাহর দিকে রুজু হওয়ার নাম হচ্ছে হানিফ হানিফান একনিষ্ঠ ভাবে একমাত্র আল্লাহকে গ্রহণ করছি ওয়ামা আনা মুশরিকিন এরপরে আবার বলা হচ্ছে আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই কেন বলা হচ্ছে আল্লাহর এবাদত করতে গিয়েও মুশ্রিক হওয়া যায় কি হওয়া যায় আল্লাহর এবাদত করে গায়রুল্লাহর কাছে প্রার্থনাও করে আল্লাহর এবাদত করে গায়রুল্লাহ দিকে কলব মতাজ্জু করে আছে না নামাজ পরে কেবলার দিকে ফিরে এরপরে পীর সাহেব কেবলার দিকে ফিরে ঘুরে বসে কেবলা কয়টা হয়ে গেল একটা কেবলা আল্লাহর দেওয়া কেবলা আর একটা হল পীর সাহেব কেবলা এই যে কেবলাগুলো আছে আল্লাহ তালা কোরআনে বলছেন কেবলা মুসলমানদের কয়টা فولي আপনাকে আমি একটা কেবলা দান করছি যেই কেবলা আপনি পছন্দ করবেন সেই কেবলাটা কোথায় সেই কেবলাটা মক্কায় খানায় কাবা এছাড়া মুসলমানদের আর কোন কেবলা আছে এখন যত পীর তত কেবলা যত পীর তত কি কেবলা আল্লাহ তারা সেজন্য বলেছেন ডাইরেক্ট এবাদত করি কার কোন ভায়া মাধ্যম চলবে না আমি বলি তুমি যখন তোমার পীরের দিকে কলম আজ্জু করলা পীর সাহেবের কলব তখন পায়খানা শরীফের মতো অজ্জু আছে তোমার কলব কোন দিকে যাবে তুমি বললা আমি আমার কলবের দিকে মতো আজ্জু আমার কলব পীর সাহেব কেবলার কলবের দিকে মতো আজ্জু পীর সাহেব কেবলা তখন তার স্ত্রীকে নিয়ে মতো আজ্জু আছে তোমার কলব কোন দিকে যাবে আল্লাহর নবী এরকম কোন জিকির শিখিয়েছেন সাহাবাইকাম শিখিয়েছেন আমি কেবল মাত্র তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই সাহায্য চাবো কার কাছে কোন ভায়া নেই কোন মাধ্যম নেই সাহায্য চাই কার কাছে আর এই মুসলমান আবার যখন নামাজ থেকে ফারেক হয়ে যায় তখন গিয়ে সাহায্য চাই কোথায় মাজারে গিয়ে সাহায্য চায় এমন এমনভাবে তৈরি করা হয় আমি একটা জিনিস পরিষ্কার করে দেই আমরা যত নামাজ পড়ি সব নামাজের গুছের দাসে কিনা আপনি ফজরের নামাজ পড়বেন রুকু সেজদা করা ফরজ জহরের নামাজ পড়লে রুকু সেজদা করা ফরজ আসরের নামাজ রুকু সেজদা করা ফরজ জুমার নামাজে রুকু সেজদা করা ফরজ ঈদের নামাজে রুকু সেজদা করা ফরজ যত নামাজ পড়বেন সব নামাজ রুকু সেজদা করা ফরজ কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না ঠিক কিনা কেন বুজুর্গের জানাজার রুকু করা যায় নাকি যত বড় বুজুর্গের জানাজা হোক তুই রুকুসের দা করতে পারবি না জানাজার নামাজ বাবা আদমের হোক না কেন তুই রুকুসের দা করতে পারবি না জানাজার নামাজ ইব্রাহিম আলাই ইসলামের হোক না কেন তুই রুকুসের দা করতে পারবি না জানাজার নামাজ সারওয়ারে কায়নাত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি হোক না কেন তুই রুকুসের দা করতে পারবি না জানাজার নামাজ যে কোনো বুজুর্গের হোক না কেন আব্দুল কাদের জিলানির হোক না কেন শাহজালাল রহমাতুল হোক না কেন অথবা ময়ূর রাজমির হোক না কেন যত লোকের জানাজা কারো জানাজার উপসেদা করা যাবে কেন যাবে না পার্থক্যটা কেন কারণ হচ্ছে সব নামাজে তোমার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো উল্লাহ নেই জানাজার নামাজের সামনে কি আছে উল্লাহ আছে একটা লাশ আছে তুমি যদিও আল্লাহর জন্য চেষ্টা করবে ওই পীরের মুরিদরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো এই তো বুজুর্গকে শেষদায় তাজিমি করা হয়েছে বিভ্রান্ত করবে গুমরা করবে আল্লাহ রব্বুল আলমিন সেজন্য বিষয়টা এত ক্লিয়ার করে দিলেন পরিষ্কার করে দিলেন মানুষ যাতে গুমরা করতে না পারে বিভ্রান্ত করতে না পারে সেজন্য নিজের পাওনা রুকু শেষদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন যাতে করে কোন কেমত পর্যন্ত কোন ব্যক্তি বলতে না পারে এই তো বুজুর্গকে সম্মান করা করা হলো নতুবা সেজদা করার সবচেয়ে ভালো সময় ছিল ওটা সেই সময় সেজদা করতে পারল না এবারে লাশটা কবরে চলে গেল মাঝখানে দুই হাত ফাঁকা হয়ে গেল আড়াই মন মাটি আসলো হোগলা আসলো বাস আসলো এরপরে তাকে কোন বিবেক সেজদা করার জন্য অনুমতি দিল কবরে সেজদা করা জায়েজ না হারাম কবরে বাতি দেওয়া জায়েজ না হারাম কবরে চাদর দেওয়া জায়েজ না হারাম কবরে নয় মান্যত করা জায়েজ না হারাম কবরের কাছে প্রার্থনা গা জায়েজ না হারাম আপনারা মক্কায় গেছেন এইগুলো ওদেরকে বলবেন মক্কায় যারা যায় দেখতে বলবেন দেখে এসো ভালো করে গিয়া মক্কাতে আল্লাহর নবীর যুগ থেকে পর্যন্ত একটা কবরস্থান আছে এখনো কবর দেওয়া হয় আমি এবারও দেখেছি কবর দিচ্ছে যেটাকে দেশের মানুষ জান্নাতুল মোহাল্লা বলে আমরা মাকবারায় মোহাল্লা বলে জান্নাত তো বেহেস্ত এটা কি না এটা কবরস্থান এই মোহাল্লা নামক কবরস্থানে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত কবর দেওয়া হচ্ছে ওই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর প্রথমা স্ত্রী আল্লাহর নবীর একটা সন্তান ছাড়া সমস্ত সন্তানের মা আল্লাহর নবী সাল্লাম যে স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতেন সেই খাদিজা রাদি আল্লাহ তালার কবরটা কোথায় মক্কাতে মোয়াল্লা নামক কবরস্থানে সেখানে গিয়ে দেখবেন খাদিজার কবরে কোনো বিল্ডিং আছে খাদিজার কবরে কোনো চাদর আছে কিনা টাকা পয়সা মোমবাতি আছে কিনা কোনো কিচ্ছু নাই কোনো সাইনবোর্ড লেখাও নাই আপনি মদিনা শরীফ চলে যান মদিনাতে আল্লাহর নবীর কবর জেয়ারত করে সামনে বের হলে আর একটা বিশাল কবরস্থান নজরে পড়বে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত প্রতিদিন কবর দেওয়া হচ্ছে প্রতি নামাজে জানাজা পড়া হচ্ছে এই কবরস্থানে কম হলেও দশ হাজার সাহাবাহিক রামদের কবর রয়েছে এই কবরস্থানে আল্লাহ নবীর মেয়েদের কবর রয়েছে এই কবরস্থানে আল্লাহ নবীর স্ত্রীদের কবর রয়েছে এই কবরস্থানে আল্লাহর নবীর পরপর দুইটা মেয়ের জামাত ওসমানের কবর রয়েছে ও আমার ভাইয়েরা মদিনার বিশাল কবরস্থানে ঢুকলে আপনি একটা কবরে কোনো সাইনবোর্ড দেখতে পাবেন না কোনো টাকা পয়সা নেই আগরবাতি মোমবাতি নাই কোনো মাজার তৈরি করা হয় নাই আবার চলুন মসজিদ নবীর থেকে সোজা উত্তর দিকে তিন মাইল দূরে অহুদ পাহাড় দেখা যায় অহুদ পাহাড়ের প্রান্তরে অহুদের যুদ্ধ হয়েছিল আল্লাহর নবীর দান দান শহীদ হয়েছিল এইখানেই আল্লাহর নবীর আপন চাচা হামজা রাদি আল্লাহ তালানহু শহীদ হয়েছিলেন হামজাকে বলা হয় সাইয়দুল সোয়াদা সমস্ত শহীদদের সর্দার সমস্ত শহীদদের সর্দার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি সেখানে শুয়ে আছেন হামজার কবরে কোন বিল্ডিং আছে কোন চাদর আছে মোমবাতি আগরবাতি আছে এখন বলতে পারে যে বোধ হয় ওনাদের কবরে চাদর দেওয়ার মতো কেউ নাই সেজন্য দেয় নাই বিষয়টা এরকম নয় আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে পরিষ্কার করে ঘোষণা করেছেন আল্লাহ তালা ইহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুক কেন লানতের দোয়া করলেন অভিশাপ দিলেন ইত্তাহাজু কুমুর আম্বিয়া হিম সালিহিম ওরা ওদের অলি বুজুর্গদের কবর স্থানগুলোকে শেষদার স্থান বানিয়েছিল এরপরে আল্লাহ বলেছেন আলু ও আমার সাহাবিরা আমার উন্মতেরা আমার মৃত্যুর পরে আমার কবরকে শেষদার স্থান বানাবে না এই কারণে সাহাবায় রামদের চাদর নাই কোন মোমবাতি আগরবাতি নেই নতুবাদীর কবরে চাদর দেওয়া কোনো ভালো কাজ হতো আল্লাহর নবীর সাহাবিদের কবরে আল্লাহর নবীর স্ত্রীদের কবরে আল্লাহর নবীর সন্তানদের কবরে শুধুমাত্র সুতার চাদর নয় মানুষ তার কলিজা ছিঁড়ে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে ঠিক কিনা দেওয়া হচ্ছে না কি জন্য আল্লাহর রাসুল সাল্লাহাম লানত করেছেন অভিশাপের জন্য বদ করেছেন গজবের দোয়া করেছেন সেজন্য দেওয়া হচ্ছে না এখন বলতে পারে না সাহাবিদের চেয়ে আমাদের বুজুর্গেরা বড় বুজুর্গ এই জন্য সে কথা আল্লাহ রসুল পরিষ্কার করে দিয়েছেন বুখারের হাদিস স্পষ্ট হাদিস রয়েছে আল্লাহ নবী সাদ করেছেন লাউ আনফাকা হাদুকুম মিসলা ওহদিন লাম লাম তাবলুহু মিসলা মুদ্দা হাদিমওয়ালা নাসিফাহু তোমরা যদি এক একজন এক একটা ওহুদ পাহাড় বরাবর স্বর্ণের মালিক হও এবং সেই সম্পূর্ণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো তারপরেও আমার সাহাবিরা একটা খেজুর দিয়ে অথবা এক মুঠ গম আল্লাহর রাস্তায় ব্যয় করে যে সব অর্জন করেছেন তার সমান অথবা তার অর্ধেকের সমান হতে পারবে না বোঝা গেল আল্লাহর নবী ওয়াসাল্লামের সাহাবাই ক্রাম দেখছে যারা অলি বুজুর্গদেরকে বড় বুজুর্গ মনে করে তারা নবীর দুশ্মন নবীর আশেখ নবীর দুশ্মন নবীর দুশ্মন এই মাজার বন্ধুরা নবীর দুশ্মন ইসলামের দুশ্মন আল্লাহর দুশ্মন এবং মুশ্রিকদের বন্ধু কাদের বন্ধু সিরিকে লিপ্ত আছে এই লোকগুলো এইভাবে আশাহাদু আল্লাহ বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবারে দ্বিতীয় সাক্ষী ওয়াশাহাদু আন্না মোহাম্মদান আব্দুহু হু এই দ্বিতীয় সাক্ষীর উপরে কিছু আলোচনা করে শেষ দিয়ে যাব দ্বিতীয় সাক্ষীর অর্থ কি দ্বিতীয় সাক্ষী হচ্ছে আশাহাদু আন্না মোহাম্মদান আব্দুহু হু আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহাম আল্লাহর বান্দা এবং রাসুল এর মানে কি আকিদার অনেক বিষয় জড়িত আছে সেদিকে আর যাচ্ছি না আব্দুহু মানে তিনি আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তিনি আল্লাহ নন আল্লাহর পুত্র নন অতি মানব নন আজকে আমাদের দেশে লাকসামের একটা এলাকায় গিয়েছিলাম সেখানে দেখি আমার আগে একজন ওয়াজ করলো মোহাম্মদ খোদা নেহি খোদা সে জুদা নেহি মোহাম্মদ খোদা নয় রে খোদার থেকে জুদা নয় আবার একটা যুক্তিও পেশ করলো বাতির আলো বাতি নয় রে বাতির থেকে জুদা নয় কিছু বাংলা কবিতাও পড়লো ওই যে কবিতা গায় না গান গায় কবিতা গায় ওয়াজ তখন গান হয়ে গেছে কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে যথেষ্ট ওয়াজ আছে সমস্যা হচ্ছে সেগুলো কেউ শুনবে না শুনবে কোনগুলো এই গান গাচ্ছে আহমাদের ওই মিমের পর্দা তুলে দেড়ে মন আহমাদ আর আহাদ এক না খালি মিম বাদ দিলে এক হয়ে যায় আহমাদ মিমটা বাদ দিলে কি হবে আহাদ ওরা বলতে চায় আহমাদ এবং আহাদ মানে আল্লাহ এবং মোহাম্মদ একই খালি একটা মিমের পর্দা লাগাই দুনিয়া পাঠাইছেন না তবে একই সত্তা আহমাদের ওই মিমের পর্দা তুলে দেরে মন দেখবি সেটাই করছে বিরাজ আহাদ নিরঞ্জন ধরে বলেন নওয়াজবিল্লামিন জালেম এই জন্য মমিনের সাক্ষীরা আসাদুয়ান্না মোহাম্মদান আব্দুহু আল্লাহর গোলাম নাকি আল্লাহর অংশ নবীর নূরের নবী হচ্ছেন আল্লাহর জাতি নূর দিয়ে তৈরি আল্লাহর নূরের একটা অংশ দিয়ে তৈরি করা হয়েছে নবী কি মাটির তৈরি মাটির তৈরি না তো কিসের তৈরি যদি বলো নূরের তৈরি ফেরেস্তা তাহলে ফেরেস্তা মানুষের যে মর্যাদা বড় না ছোট আর যদি বলো আগুনের তৈরি তাহলে জিন জাতি আর যদি বলো যে না আল্লাহর নূর দিয়ে তৈরি তাহলে আল্লাহর সঙ্গে কি হয়ে যায় একাকার হয়ে যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন না ফেরেস্তা ছিলেন না আল্লাহ ছিলেন এই জন্য সাক্ষী দিতে হচ্ছে ওয়াশাহাদু আন্না মোহাম্মদান আব্দুহু অরাসুলহু এবং তার রসুল তার মানে হচ্ছে আমরা তার তরিকা মতো চলবো আর কোন তরিকায় চলা যাবে না তরিকা মানব কার আল্লাহর নবী সাল সাল্লাম এই তাওহিদের বাণী প্রচার করেন দীর্ঘ তেইশ বছর পর্যন্ত এরপরে যখন আরাফাতের ময়দানে ভাষণ দিচ্ছিলেন সেই সময় এক পর্যায়ে বললেন আমার সাহাবিরা শুনো কেয়ামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞেস করা হবে আমাকেও ঠিক জিজ্ঞেস করা হবে কারণ আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্বটা কি তাবলিক করা কি করা তবে আমাদের দেশের প্রচলিত তাবলিক না বিশ্ব ইস্তেমার তাবলিক না আখরি মোনাজাতের তাবলিক না তাবলিক করতে বলেছেন দেখেন কোরআনে আছে এটা ইয়া রাসূল বাল্লেগ মা উংজিলা ইলাইকা মির রব্বিকা হে রসুল বাল্লেগ আপনি তাবলিক করুন আপনি পৌঁছে দিন তাবলিক মানে কি পৌঁছে দেওয়া প্রচার করা আজি আপনার দায়িত্ব যে তাবলিক করা কিসের তাবলিক বাল্লেগ মা উংজিলা ইলাই মির রব্বিকা আপনি তাবলিক করুন আপনি প্রচার করুন আপনি পৌঁছে দিন কি পৌঁছাবেন খাজা বাবার কাহিনী গাজা বাবার কাহিনী ফাজাইলে আমার একটা কিতাব আছে না শুরুতে দেখবেন কিছু কোরআন আয়াত লেখা আছে এরপরে কিছু হাদিস লেখা আছে এরপরে কিছু আল হাদিস বলে জাল হাদিস লেখা আছে এরপরে শুরু হলো বুজুর্গের কাহিনী এমন এমন কাহিনী লেখা আছে প্রত্যেকটা কাহিনী যে বিশ্বাস করবে সে মুশ্রেক যে এটা পড়বে সে মুশ্রেক রসুল বাল্লেগ আপনি তাবলিক করুন কিসের তাবলিক কিসের তাবলিগ মা উংজিলা যা নাজিল করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে ওইগুলো পৌঁছে দিন ওইগুলো তাবলিক করুন আল্লাহর হাবিব বলেছেন বাল্লেগু আন্নি আয়া আমার পক্ষ থেকে পৌঁছাও মন গড়া পৌঁছাইও না মন গড়া কেসা কাহিনী জাল হাদিস বুজুর্গের কাহিনী তোমাকে পৌঁছাবার দায়িত্ব দেওয়া হয় নাই তাবলিক করো সেই তাবলিক কোন তাবলিক এক ঘন্টার আখিরি মনাজাতের তাবলিক নয় আল্লাহর নবী বিদায় হাজারের ভাষণে মনাজাত দিয়েছেন নাকি আসতেছে একটু পরে মোনাজাত আর আট বিদাত যাই হোক আল্লাহর নবীকে বলা হচ্ছে হে রসুল আপনি আপনার রবর পক্ষ থেকে আপনার প্রতি যা নাজেল করা হয়েছে তার তাবলিক করুন কিসের তাবলিক ওহি তাবলিক কিসের তাবলিক ওহি ছাড়া কোন তাবলিক করা যাবে নবীকে বলা হচ্ছে নবীকে সত্তাবে মা ইউহা ইলাইকা রব্বিকা আপনি অনুসরণ করুন মা ওই জিনিসের ইউহা কেমের রব্বিকা যা আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে ওহেই করা হয় আপনাকে ওহির মাধ্যমে আপনার রবের পক্ষ থেকে যা বলা হয় ওটা অনুসরণ করবেন মন গড়া কিছু অনুসরণ করতে পারবেন না কাকে বলা হচ্ছে নবীকে বলা হচ্ছে ওহির অনুসরণ করতে এরপরে ওহি ছাড়া কিছু চলবে আল্লাহর নবী সেজন্য বিদায় হাজের ভাষণে এক পর্দাকে বললেন ও আমার সাহাবিরা শুনো কেয়ামতের মাঠে আমাকে জিজ্ঞেস করা হবে আমি এই তাবলিক করেছি কিনা আল্লাহর হুকুম পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি পালন করেছি কিনা তোমরা আমার ব্যাপারে কি সাক্ষী দিবা বলো আল্লাহ হালবাল্লাগতু আল্লাহ নবী জবাব চাচ্ছেন আল্লাহ হালবাল্লাগতু আল্লাহ হালবাল্লাগতু আল্লাহ হালবাল্লাগতু বলো আমি কি পৌঁছে দিয়েছি আমি কি পৌঁছে দিয়েছি আমি কি পৌঁছেছি এবারে সাহাবা কেরাম কি উত্তর দিলেন যে না আপনি ঠিক মতো বলছেন নাই নব্বই হাজার কালাম থেকে ত্রিশ হাজার জাহের করেছেন বাকি বাতিল করেছেন এটা বলেছেন শুনুন আল্লাহ নবীর সাহাবিরা কি বলছে আল্লাহ নবীর সাহাবিরা সাক্ষী দিল নাম কদ্বাল্লাক রেসা লেথা ওয়াজ্জাইথ লামা নেথা ওয়া উম্মাথা হ্যাঁ নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া ওহি আল্লাহর দেওয়া বাণী আপনি ঠিক মতো পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন আপনি আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত করেন নাই কিছু গোপন করেছেন কিছু সুফিদেরকে দিয়ে গেছেন গোপনে আর কিছু প্রচার করেছেন এই কাজ আপনি করেন নাই আমানতা আপনি আমানতের খেয়ানত করেন নাই আল্লাহর দেওয়া আমানত আল্লাহর কালামের আমানত আপনি ঠিক মতো পৌঁছিয়েছেন উম্মতা এবং উম্মতের জন্য যথেষ্ট কাজ আপনি করেছেন উম্মতের কল্যাণ কামনা করেছেন উম্মত সাক্ষী দিল সাহাবের সাক্ষী দিল আল্লাহ নবী সব পৌঁছে গেছেন কিনা না কোনো গোপন করেছেন কিছু এর পরে যদি কোন পীর বলে এলেম দুই প্রকারের একটা হচ্ছে জাহিরি একটা বাতেনি নব্বই হাজার কালামের ত্রিশ হাজার জাহের ষাট হাজার বাতেন ও আমার জাতি পরিষ্কার করে বলো সেগুলো পীর না শয়তান সেগুলো আল্লাহর অলি না শয়তানের অলি এখন এই বাতিনি এলেম দিয়ে তারা বাতিনি কাজ করে আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন এরপরে আল্লাহ তারা কি বলেন সমর্থন করলেন একটু দূরে আসলেন মুজদালেফায় আয়াত নাজল হয়ে গেল কোরআনের সর্বশেষ আয়াত শুরুতে আমি পড়েছিলাম আলিয়াউমা আকমাল তুলাকুম দিন হে নবী আজকে আমি আপনার উপরে আপনার দিনকে মোকাম্মাল করে দিয়েছি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ হওয়ার পরে আর কিছু ঢুকান যাবে তো এবং আমি তোমাদের উপরে আমার নেয়ামতকে তথা কোরআনে বাণী নাজির হচ্ছিল ওহি নাজির হচ্ছিল ওহির নেয়ামতকে আমি সমাপ্ত করে দিয়েছি ইসলাম এবং কেয়ামত পর্যন্তের জন্য একটা মাত্র দিন একটা মাত্র জীবন ব্যবস্থা একটা মাত্র বিধান তোমাদের জন্য দিলাম তার নাম ইসলাম তার নাম কি আল্লাহর নবী এর পরে কিছু কথা বলেছেন সে কথা অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ও আমার সাহাবারা শুনো দিন মোকাম্মাল হয়ে গেছে এরপরে অনেক বেদাত তৈরি হবে কি তৈরি হবে হ্যাঁ। বেদাত কাকে বলে অনেক বেদাতিরা বলে যে সব বেদাত খারাপ নাকি এই যে মুফতি জসিম সাহ মাইকে কথা বলছে মাইক কি আল্লাহ নবীর যুগে ছিল লোকের একটা না ছিল না এই তো বেদাত হলো লাইট জ্বালাচ্ছে লাইট কি ছিল ছিল না এটা বেদাত হলো উনি প্লেনে হজ করতে গেলেন প্লেন ছিল না এটা বেদাত না মোবাইল ব্যবহার করে এটা বেদাত না নবীর যুগে ছিল না সালাউদ্দিন এই যে বাইতুল মুকেরামের খতিব সে এলাকা আমার এলাকায় থাকে বাসা ওই এলাকাতেই এক মিলাদের মাহফিলে তাকে আমার কোন মুসল্লি ধরলো তখন সে উত্তর দিল এইটা আমি তাকে বললাম যে তাকে বলে দিও এরকম বোকা আমরা তাকে এত ভাবি নাই এইরকম যদি মাইক বেদাত হয় লাইট বেদাত হয় ফ্যান বেদাত হয় প্লেন বেদাত হয় মোবাইল বেদাত হয় তাহলে বাবাজি তুমিও বেদাত আমিও বেদাত তোমার বাপ বেদাত তোমার মা বেদাত সব বেদাত কারণ আমরা কেউ নবীর যুগে ছিলাম না এইটার নাম বেদাত বেদাত বলা হয় বেদাত বলা হয় এহদাসুফিদ্দিন মালা আসলা লাহু ইসলামের মধ্যে এবাদত আকারে সওয়াবের জন্য নতুন কোন এবাদত তৈরি করা নাম হচ্ছে কি সেই বেদাত গুলো কি কয় যে বেদাত সবের জন্য করে অসুবিধা কি মৃত্যু ব্যক্তির নামে তিন দিন পরে খাওন আল্লাহ নবী খাওন দিয়েছে তিন দিন পরে চার দিন পরে চল্লিশা মিলাদ মৃত্যুবার্ষিকীর মিলাদ কোরআন খতমের মিলাদ খতমে খাজে গান খতমে নারিয়া খতমে ইনুস খতমে অমুক খতমে খাজা গান যত আছে কোনো খতম ছিল নবীর যুগে হাজার খতম তৈরি করেছে মৃত্যু ব্যক্তির নামে খাওন আল্লাহর নবীর মৃত্যুর চার দিন পরে কোনো খাওন দেওয়া হয়েছিল কোরআন খতম করানো হয়েছিল হানাফি মাঝহাবের একটা গুরুত্বপূর্ণ তাফসির কিতাব মারিফুল কোরআন এই মারিফুল কোরআনের সুরায় বাকারার একচল্লিশ নম্বর আয়াতে তাফসির দেখবেন লেখা আছে শিরোনাম দেওয়া আছে ইসারে সবের জন্য মৃত্যু ব্যক্তির ইসারে <coughs> সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া দোয়া পড়া অভিভাব পড়া সম্পূর্ণ হারাম যে পরে সেও হারাম কাজ করে যে পড়ায় সেও হারাম কাজ করে এই কিতাবটা ইসলামী ফাউন্ডেশনে পাওয়া যাবে ইসলামী ফাউন্ডেশন ছেপেছে কত খন্ডে সাত খণ্ডে আট খন্ডে এরপরে মদিনা শরীফ থেকে এর আগে সংক্ষিপ্ত করে এক খণ্ডে ছাপা হয়েছে বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় সুরায় বাকারার একচল্লিশ নম্বর আয়াতের তাফসির দেখুন লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসলামে সবের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করা যায় না হারাম পরিশ্রমিক পয়সার বিনিময়ে মিলাদ পড়ানো দোয়া পড়ানো জায়েজ না হারাম অজিফা পড়ানো জায়েজ না হারাম কোন কিতাবে লেখা আছে মারফুল কোরআন লেখা আছে মারফুল কোরআন না হানাফি মাজাহের মুফতি কোর্স যারা করে আমি মুফতি কোর্স পড়াই আমার মুফতি কোর্সের ছাত্র আছে এখানে ওরাও জানে ওদেরকে আমি পড়াইছি ওকুদ রসমিল মুফতি এই কেতাবে পরিষ্কার দুই পৃষ্ঠা লিখেছে সেখানে লিখেছে এই কথা যে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন তেলাওয়াতের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা হারাম মৃত্যু ব্যক্তির জন্য যা করে হয় এখন এগুলো করছে আমার দেশের মানুষেরা চল্লিশা করে হজুর অসুবিধা কি অসুবিধা কি একটাই আল্লাহর নবী এগুলো করে যান না এই আবাদত নবীর যুগে ছিল না নবীর যুগে যেটা ছিল না সাহাবিরা যেটা করেন নাই এমন জিনিস তৈরি করার নাম কি এবাদত তৈরি করার নাম কি বেদাত অসুবিধা কি আমাদেরকে আমাদের অনেকে যারা সহি বুঝে তারাও অনেক বেদাহাত করে আমাদের দেশে ফরজ নামাজের পরে একটা সম্মিলিত মোনাজাত হয় না এটা অনেকে করে অসুবিধা কি এটা না করলে মন ভরে না অসুবিধা কি বাবা দি যেইখানে একটা বেদাত ঢুকে ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায় ফরজ নামাজের পরে আল্লাহর নবী কিছু অজিফা দিয়েছেন সেই অজিফাগুলো কি বোখার হিসেব খুলে দেখুন লেখা আছে আল্লাহর নবী যখন সালাম ফেরাতেন সাহাবাইকেরাম তাকবির বলতেন আল্লাহ আকবার এরপরে তিনবার বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনি বলতেন এরপরে আরো অনেক দোয়া আছে তিনবার করে এগুলো আল্লাহর নবীর দেওয়া অজিফা যখন সেইখানে মোনাজাত ঢুকলো আল্লাহর নবীর অজিফা বাদ পড়ে গেছে ঠিক কিনা এরপরেও যদি বলেন বাবাজি আমার সঙ্গে কোনো শত্রুতা নাই যদি বলেন যে অসুবিধা কি আমি আপনাকে সোজা বলতে চাই জোহরের ফরজ নামাজ কয় রাখাত পড়ি আসর কয় রাখাত এসা কয় রাখাত মাগরীবের নামাজ কয় রাখাত কোন বুড়া মানুষ যদি আসে বলে যে হুজুর আমি আজকে মাগরিব নামাজ চার রেখাত পড়ব অথবা কোন পীর বলে মাগরিব নামাজ চার রেখাত পড়ো এক রেখাত বেশি পড়ব অসুবিধা কি অসুবিধা কি এক রেখাত বেশি বললে একটা রুকু বাড়বে দুইটা সেজদা বাড়বে একটা রুকু বৃদ্ধি বা মানি হচ্ছে তিনবার সোভা কম্পকে সোহান রব্বুল আজিম বলবে সেজদাকে সোহান রব্বুল আলা বলবে বাপ দাদার তো পড়বে আল্লাহর কথাই তো বলবো অসুবিধা কি এর পরেও সমস্ত রামায় দেখে জিজ্ঞেস করবে নামাজ হবে না বাতিল হবে নামাজ সহি না বাতিল এইখানে বলেন না কেন অসুবিধা কি এইখানে যে অসুবিধা সেটা একটাই আল্লাহর নবী যেই নামাজ শিক্ষা দিয়েছেন যেই নামাজ শিক্ষা দিয়ে বলেছেন সল্লু কামা রয় তুমি উসল্লি আমাকে যেভাবে তোমরা নামাজ আদায় করতে দেখতে পাচ্ছ ঠিক সেভাবে তোমরা নামাজ আদায় করো সেই নামাজের মধ্যে একটা লম্বা মনোজাত ছিল না ঠিক কিনা আল্লাহর নবী সম্মিলিতভাবে সাহাবায় কেরামদের নিয়ে মোনাজাত করেছেন এর কোনো প্রমাণ নেই হ্যাঁ নফল নামাজের পরে আপনি একা কি করেন আপত্তি নাই নফল নামাজের পরে একা একই কোনো দোয়া করছেন হাত দোয়া করতে পারেন আপত্তি নাই কিন্তু ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুসল্লিমা মিলে এই যে প্রচলিত মুনাজাত এটা একটা স্বীকৃত বেদাত এটা কি এটা স্বীকৃত বেদাত আল্লাহ নবী পরিষ্কার বলেছেন বুখারি মুসলিম তিনি মিজামুদাই হাদিসের প্রসিদ্ধ সব কেতাবে আছে যে নামাজ শুরু হবে তাকবিরের তাহারিমা দিয়ে শেষ হবে কি দিয়ে সালাম দিয়ে সালাম ফিরিয়ে দিল নামাজ শেষ হয়ে গেল এর পরে যে কোনো ব্যক্তি নিয়মিতভাবে মোনাজাত করে আর নামাজ অংশ বানায় কেউ না করলে তাকে বলে এটা অভাবী হয়ে গেছে সেই ব্যক্তি সুন্নি না বেদাতি সে যতই সুন্নি দাবে আসলে কি আসলে বেদাতি যদিও সে দাবি করে যে আমি খুব ভালো আলে হাদিস আমি খুব সুন্নি মানুষ তারপরেও সে কি বেদাতি শান্তির জন্য করে না শান্তির আল্লাহ নবীর সুন্নত ছাড়া কোন শান্তি আসে না আল্লাহ নবীর সুন্নত যেখানে নাই ওখানে অশান্তি আসবে বেদাত আসবে কারণ ওই বললাম ফরজ নামাজের পরে আল্লাহ নবীর দেওয়া কতগুলো কি আছে অজিফা আছে এইগুলো মুখস্থ করবেন হাদিস ওগুলো আছে যখনই একটা মোনাজাত ঢুকল একটা বেদাত ঢুকল ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে গেছে সেটাই বলেছিলাম একটা বিল্ডিং যখন পরিপূর্ণ হয়ে যায় সেইখানে যদি একটা স্বর্ণের ইট লাগাতে চান কি করতে হবে ওই পরিমাণ জায়গা ভাঙতে হবে খালি করতে হবে আল্লাহ নবী পরিষ্কার বলেছেন যেখানে একটা বেদাত প্রবেশ করে আল্লাহ তারা সেখান থেকে ওই পরিমাণ সুন্নাত তুলে নেন যে এই সুন্নাত কেমন পর্যন্ত ফিরে আসবে না এই জন্য আমরা সুন্নাতকে ধরবো না বেদাত করবো আল্লাহর নবীর সাহাবিরা বলেছেন সুন্নাতিন একটা সুন্নাতকে আঁকড়ে ধরা উত্তম কোন বেদাত আবিষ্কার করার চেয়ে আমরা সুন্নাত ধর্ম বেদাত করবো সুন্নার ধর্ম বেদাত করবো না এটাই আমাদের প্রতিজ্ঞ হবে এইভাবে আমাদের মনে রাখতে হবে যে সমাজে বেদাত ঢুকে খতমে কোরআনের বেদাত এমিলাদের বেদাত তাবিজ কবজের বেদাত আমাদের সমাজে তাবিজ এই জিনে ধরে ভূতে ধরে তাবিজ করে আল্লাহ নবী সাল্লাম শিক্ষা দিয়েছেন যদি কোনো ব্যক্তি ফজরের পরে আয়াতুল কুরসি পাঠ করে সারা দিনে শয়তান তার ধারে কাছে আসতে পারবে না আবার যদি মাগরীবের পরে একবার আয়াতুল কুরসি পরে শয়তান তার ধারে কাছেও আসতে পারবে না এর পরেও যদি কোনো সমস্যা হয় ঝাড়ফুঁক না যায় আল্লাহ নবী ঝাড়ফুঁক করেছেন কিন্তু তাবিজ লিখে জলায় গলায় ঝুলিয়েছেন এর কোন দলিল আছে গাছের টুকরা তারপরে কোরআন হাদিসে বলা আছে মান আল্লাহ তামিমাতান যে ব্যক্তি তাবিজ ঝুলাইল সে আল্লাহর সঙ্গে শিরিক করলো অফি রিবায়াতিন মান আল্লাহ তামিমাতান ফকাদ মুক্কিলা ইলাইহি যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে ওই তাবিজের উপরে নির্ভরশীল করে দেওয়া হয় আল্লাহর নবী বললেন তাবিজ ঝুলাইলে সে তাবিজ নির্ভরশীল হয়ে যায় বাস্তবতাই দেখা যায় যারা তাবিজ লাগায় ওরা তাবিজ ছাড়া ভালো হয় না কারণ বিশ্বাস কার উপরে তাবিজের উপরে গাছ দিয়ে তাবিজ লাগানো কয় যে আমরা কোরআন দিয়ে লাগাই হ্যাঁ জাহিলি যুগেও তো আল্লাহ কিতাব দিয়ে লাগাতো আপনি তাবিজের বই দেখবেন সেখানে নকশা লেখে নকশা সুরা ফাতেহার নকশা এসিনের নকশা সুরা বাকার নকশা আমি জিজ্ঞেস করতে চাই এই নকশাটা কি আল্লাহর নবী তৈরি করেছেন কোন সাহাবি তৈরি করেছে না কোন পিসার তৈরি করেছে শয়তান তৈরি করেছে আপনি নামাজ দাঁড়িয়ে সুরায় ফাতেহা না পড়ে সুরায় ফাতে নকশা পড়ে যান বিসমিল্লা না পড়ে বিসমিল্লার নকশা কত সাতশো ছিয়াশি আপনি বিসমিল্লার পরে বিসমিল্লা পরিবর্তে সাতশো ছিয়াশি পনেরোশো দশ এক হাজার তিন এরপর তাকবির চলে যান নামাজ হবে এইটা যেমন পরিষ্কার যেটা কোরআনকে বিকৃত করা হয়েছে ঠিক তাবিজের বেলা তাই ঘটেছে কোরআনকে বিকৃত করে কোরআনকে উল্টিয়ে লিখে নকশা লিখে কোরআনের নম্বর বাড়ি করে তারা কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করেছে সুতরাং জাহিলি যুগে যেই তারিখ শিরিক ছিল যেই তাবিজ শিরিক এখন বর্তমান যুগে সেই তাবিজ দেখা হচ্ছে মাদ্রাসায় পড়াবার সময় এই হাদিসগুলো মিশকাতেও আছে কমি আলী এদেশের সব মাদ্রাসায় পড়ানো হয় পড়াবার সময় মহাদেশ সাহ কি করেন বাবারা এই তাবিজ কিন্তু আমরা যে তাবিজ দেখি এটা না এটা হচ্ছে ওই যে জাহিলি যুগে লেখত কুফুরি কালাম দিয়ে ওইটা আমরা যেটা লেখি এটা কোরআন হাদিস দিয়ে রেখে জন্য জায়েজ দিল ঘুরাইয়া বেড়ে ওয়াশ করে দিল এরপরে ছাত্ররা বুঝলো যে হ হ্যাঁ, ঠিকই এইটা না ওরাও লেখা শুরু করে তাবিজ লেখতে আবার কত কাহিনী কালো মোরগের তাজা রক্ত লাগবে গরম রক্ত লাগবে এটা কেন বলে জানেন যাতে করে হুজুরের বাড়ি মুরগিটা নিয়ে আসে মুরগিটা ফার্মের মুরগি না হয় এই জন্য কালো মুরগি এরপরে আবার তাজা রক্ত এই জন্য যে জবাই করে যেন কেউ রক্ত না নিয়ে আসে হুজুরের বাড়ি পর্যন্ত মুরগিটা নিয়ে আসে আর হুজুরের বাড়িতে মুরগি জবাই করলে মুরগিটা ফেরত নিবে এমন কোন পাগল আছে এই জন্য মুরগি ফাওয়া পাওয়া গেল এরপর বাজার কত টাকা লাগবে সে টাকা হাদিয়া পাঁচশো এক টাকা এই পাঁচশো এক টাকা নির্ধারণ করেছে কে এইভাবে তাবিজের বেদাত শিরিক এরকম কবরের বেদাত মিলাদের বেদাত খতমের বেদাত এই সব বেদাত গুলো আমাদের দেশে ঢুকে গেছে আর তরিকা তো আছি আল্লাহর নবী ইসলাম সেই জন্যই বলেছেন ওই হজের অংশ একটা বক্তব্য বলেছেন ও আমার সাবিরা ভালো করে শুনো আমার উম্মতের শেষ দিকে অসংখ্য দজ্জল বের হবে অসংখ্য মিথ্যাবাদী বের হবে এই মিথ্যাবাদীগুলো আলেম হবে মিনাল আহাদিস তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে হাদিস হাদিস নিয়ে আসবে আল হাদিস বলে বয়ান করবে একটু ফোসফোস করে কান দেয়ার বলবে বাবারা কুলুবুল মমিনার শুল্ল মমিন বান্দার কলবটা আল্লাহর আরস কি সোজা আরস হ্যাঁ? যে সে ছায়া তলে কে আমাদের মাঠে লক্ষ লক্ষ মানুষ ছায়া পাবে সে আরস ঢুকে গেছে কোথায় এর অর্থ আর একটা ভিন্ন অর্থ এরা বলতে চায় যে আল্লাহর আরস টারস নাই ওগুলো ভুয়া কথা আল্লাহ বলছেন ওদেরকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায় বলবে যে আল্লাহ তারা সর্বত্র বিরাজমান এটা পরিষ্কার বুঝবেন <clears throat> আমরাও বিশ্বাস করি আল্লাহর এলেন আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান আল্লাহ তারা সবকিছু দেখেন সবকিছু জানেন সবকিছু শুনেন আমার অন্তরের খবর জানেন আটলান্টিক মহাসাগরের নিচে একটা পিঁপড়ে যদি হাঁটে আল্লাহ তারা দেখেন আওয়াজ শুনেন সবগুলো আল্লাহ তারা ঠিক আছে কিন্তু যদি জিজ্ঞেস করে আল্লাহ কোথায় আল্লাহর অবস্থান কোথায় তাহলে কি বলা যাবে আল্লাহ তারা সর্বত্র বিরাজমান কোরআন থেকে আমরা জানবো কোরআন বলছে আর রহমান আলাল আর ইস্তাওয়া আর রহমান আলাল আর সে ইস্তাওয়া আর রহমান আল্লাহ সুবাহান আলাল আর সে আরসের উপরে ইস্তাওয়া সমাসীন হয়েছেন আল্লাহ কোথায় আছেন আরো সে আছেন এর জন্য কোন দলিল প্রমাণ দরকার নাই একটা মেরাজের কাহিনী পড়েন তাহলে পরিষ্কার হয়ে যাবেন আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকে আরো সে না থাকে আল্লাহর নবী প্রথম আকাশ ভেদ করে দ্বিতীয় আকাশে গেলেন তৃতীয় আকাশে গেলেন কোথায় গেলেন যাওয়ার দরকার ছিল কি তোমার বিশ্বাস আল্লাহ তারা তোমার পীরের অন্তরের মধ্যে আছে সর্বত্র বিরাজমান তাহলে আল্লাহর নবী কেন খামাকায় এক এক আসমান ভেদকে উপরে চলে গেলেন এরপরে আসুন কোরআন নাজিল করা হয়েছে নাজিল বলে উপর থেকে নিচে নামাকে আল্লাহ যদি আরো সে না থাকেন তাহলে কোরআন নাজিল হল থেকে এমনি ভাবে আল্লাহ তারা প্রতি রাতে বোখারি হাদিসে বলা হয়েছে প্রতি রাতের শেষ তৃতীয় ভাগে আল্লাহ তারা প্রথম আকাশ অবতীর্ণ হন দুনিয়ার নিকটবর্তী আকাশ অবতীর্ণ হন এবং ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফিরিন ফাগ ফির আল্লাহ অমুক এবং কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমা করব কে আছো বিপদগ্রস্ত আমার কাছে প্রার্থনা করে আমি দূর করে দিব এরকম এক একটা করে আহ্বান করতে থাকে যদি আল্লাহ রব্বুল আলমিন সর্বত্র বিরাজমান হয়ে থাকে তাহলে তাহলে আবার এই শেষটাতে অবতরণ হল থেকে এমনি ভাবে কোরআনের আয়াত স্পষ্ট বলা ইলাইহি ইয়াস আদু আল কালিমুত্তাইয়িবু আল্লাহর কাছে ইলাইহি আল্লাহর কাছে ইয়াস আদু মানে চড়ে উঠে আল কালিমু তৈব পবিত্র কালিমা আল্লাহর কাছে উঠে তাহলে বোঝা গেল আল্লাহ সুবাহান কোথায় আছেন তবে এ কথা পরিষ্কার কিভাবে আছেন যেভাবে আল্লাহর শান সেভাবে আছেন আল্লাহ আরো সে আছেন এবং মালিক রহমাতুল্লাহ বিষয়টা পরিষ্কার করে দিয়েছেন তিনি বলেছেন ইস্তাওয়াহু মালুম ও নজরুল রব্বে মালুম ও কৈফেতু মজহুল অল ইমান বেহওয়াজেব অস্ফরণ হেবিদা আল্লাহ তারা আরশে আছেন আল্লাহ তারা সেখান থেকে অবতরণ করেন এটা আমরা জানি বিশ্বাস করে অজিব কিন্তু কিভাবে পদ্ধতিটা আমাদের মতো তা বলছি না ইমান রাখা অজিব এইভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল আল্লাহ সুবাহ এই বিষয়গুলো বিশ্বাস করা এগুলো তাও আল আসমা ও সিফাতের মধ্যে পড়ে যায় এইভাবে অনেকগুলো বিষয় আছে আল্লাহ সুবাহ এরকম কেন বলল এইভাবে বলে তারপরে বিশ্বাস করে আল্লাহ বান্দার সাথে একাকার হয়ে মিশে যায় তাফসির মাঝহারি এদেশের তাফসির ওইখানে ইন্নি আলাম আলা তালাম তাফসির করতে লিখেছে যে বান্দা আল্লাহর সাথে জিকির করতে করতে এমনভাবে মিশে যায় একেবারে সত্তাগত ভাবে হাত্তা ইত্তাহিদুমা আল্লাহে এত্তেহাদান দাতিয়ান আল্লাহর সঙ্গে মিশে যায় আর কোনো পার্থক্য থাকে না একবার দলিল পেশ করছে ওই হাদিসটা দিয়ে ওই যে হাবাব আবদান বা কার্রাপ্তির এই হাদিস দিয়ে এটা ভুল ব্যাখ্যা করেছে ওখানে এইভাবে এটা বাংলা করেছে ফাউন্ডেশন সেখানে এই তর্জমাই করেছে যে আল্লাহর সঙ্গে বান্দা সত্তাগতভাবে একাকার হয়ে যায় এরপরে হিন্দুদের সর্বৈশ্বরবাদ তারা বিশ্বাস করে এবং মনসুর হাল্লাদের কাহিনী শুনবেন যে মনসুর হাল্লাদ আনাল হক আনাল হক করত এটা কেমনে করত ওই মনসুর হাল্লাদকে বাগদাদের ওলামায়াম ভাবে ফটো দিয়েছে হত্যা করার জন্য তাকে হত্যা করা হয়েছে বেদায়ওয়ান নেহায়া খুলুন ইতিহাসে আমাদের ফটোকপি আছে এখানে এই মানসুর হাল্লাস ছিল একটা নাস্তিক এটা মোরতাদ তাকে কাফের ফতুয়া দিয়ে তাকে হত্যা করা হয় আর আমার দেশে পিসাবেরা ওয়াজ করতে গেলে মনসুর হাল্লাদের কাহিনী বলা ছাড়া ওয়াজ পূর্ণ হয় না কিছু ফার্সি কবিতা আছে গপ্তে মানসুর আনাল হাক গাছতে মাস গপ্তে মানস ফেরাউন আনাল হাক গাছতে পাস এরকম কিছু বলে যে ফেরাউন যে আনাল হক বলেছিল সেটা ছিল শিরিক কিন্তু মনসুর হাল্লাদেরটা জায়েজ কারণ সে বলেছে আল্লাহর পাগল হইয়া আল্লাহর সাথে মিশে গিয়া এই সমস্ত দিয়ে মানুষকে সেরেকের মধ্যে ঢুকায় এরপরে বলে কয় যে আধ্যাত্মিকতা তার চূড়ান্ত মাকামে গেলে নামাজও যা লাগে না কি লাগে না কারণ সে আল্লাহর সঙ্গে মিশে গেছে আর নামাজ পড়বে কিসের দলিল পেশ করে কোরআন দিয়ে এই জন্য পরিষ্কার হতে হবে আকিদার বিষয়গুলো দলিল দেয় দেওয়ানবাগি পীরের পীর চন্দ্রপাড়ার পীরের বইয়ের নাম হচ্ছে হকুল ইয়াকিন এর উনষাট নাম্বার পৃষ্ঠা লেখা আছে সে বলছে এবং এটা বাইশ ভান্ডারি বইতে লেখা আছে দেওয়ানবাগির বইতে লেখা আছে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে নামাজ রোজা কিচ্ছু লাগে না এবং এটা শুধু দেওয়ানবাগির কথা না এটা এদেশে যারা হক্কানি পীর বলে তাদের এই একই বিশ্বাস যদিও তারা প্রকাশ করে না তারা বলে শরিয়াতে মারেফাতের গেলে পরে শরিয়াত শিথিল হয়ে যায় শিথিল হওয়ার মানে কি এই শিথিল হওয়ার মানে হচ্ছে বাতিল হয়ে যায় এরা স্পষ্ট করেছে ওরা স্পষ্ট করে নাই দলিল দেয় দিয়ে তুমি তোমার রবের এবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একিন না আসে একিন না আসে অতক্ষণ পর্যন্ত এবাদত করো একিন আসলে পরে আর লাগবে না একিন মানে কি তাহলে নিশ্চিত বিশ্বাস মানে আধ্যাত্মিকতার শীর্ষ মাকামে গেলে আর এবাদত লাগে না দলিল পেশ করে দিল মরিদ্রা মাথা ঝুলাকা ঠিকই তো এইটা তো আর অন্য হুজুররা বুঝেন এটা আমাদের পিসাবরাই বুঝেছে আমার ভাইয়েরা যেই রসুলের উপরে এই আয়াত নাজিল হয়েছিল তিনি বুঝেন নাই তাফসির এবনে কাসির খুলে দেখুন পরিষ্কার আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন এইখানে একই মানে হচ্ছে মাউত তার মানে হচ্ছে মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ ইবাদত করতে থাকো এটা আল্লাহ নবীর ব্যাখ্যা আমরা কি আল্লাহর নবীর ব্যাখ্যা মানবো না পীরের ব্যাখ্যা মানবো আসুন আল্লাহর নবী এবারে বাস্তবে কি করেছেন বোখারি খুলুন আল্লাহর নবী যখন মৃত্যুর আক্রান্ত মস্তিদে যাওয়ার মতো ক্ষমতা নেই এসার সালাতের আজান হয়ে গেল আল্লাহর নবী উজু করে বলেন বেউসে পড়লেন জিজ্ঞেস করলেন নামাজ কি হয়ে গেছে বললেন আল্লাহ হে আল্লাহর রসুল আপনার জন্য অপেক্ষায় রয়েছে আল্লাহর উজু করলেন বেউস হয়ে পড়লেন একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত শেষ পর্যন্ত বললেন মরু আবা বাক্রিনিউসল্লিবিন নাস আবু বকরকে বলো সেজন্য লোকদের এমামতি করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু এমামতিতে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী এবার উজু করে একটু সুস্থ হলেন দুজন সাহাবের কাঁধে ভর দিয়ে মসজিদে রওনা হলেন এক পাশে আব্বাস আর এক পাশে আলী অথবা বেলাল এই দুজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী সাল আলী সাল্লাম মসজিদের দিকে রওনা হলেন আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল যেই নবী সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন হে নবী আল্লাহ তালা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করছেন এরপরে যদি কোন পীর বলে আধ্যাত্মিকতার শীর্ষ মকামে গেলে এবাদত লাগে না নামাজ রোজা লাগে না হজ করা লাগে না সেই ব্যক্তি পীর না শয়তান সেই ব্যক্তি আল্লাহর অলি শয়তানের অলি আমার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বড় বুজুর্গ ছিলেন না এই পিসাবরা বড় বুজুর্গ আবার কয় নামাজ তো কায়েম করতে বলেছে পড়তে পারে নাই নামাজ কায়েম করা কি ব্যাখ্যা এটা যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি ভালো বুঝেছেন না এই বিশ্বটা ভালো বুঝলো তিনি নামাজ কায়েম করা ব্যাখ্যা দিলেন আল্লাহ তালা নিজে ব্যাখ্যা শিখিয়েছেন যেদিন নামাজ ফরজ হল তারপরের দিন জোহরের সময় জিব্রাইল আসলো এসে আল্লাহ নবীকে উজু করাইল জহুর আসো মাগরিবে শাহ ফজর প্রথমাক্তে পড়াইল প্রথম দিন এরপরে দ্বিতীয় দিন শাসকতে পড়াইলেন পড়াইয়া তারপরে বললেন এটা হচ্ছে নামাজ এবং এই অক্তে পড়তে হবে আল্লাহর নবীকে আল্লাহ তারা জিব্রাইলের মাধ্যমে আকিম উসলাতের ব্যাখ্যা বাস্তবে দেখালেন আল্লাহর নবী আবার সাহাবিদেরকে দেখালেন এরপরে বললেন আমি যেরকম ভাবে সালাদ আদায় করছি সল্লু কামার তুমুনি উসল্লি আমি যেরকম ভাবে সালাত আদায় করছি ঠিক তেমনি ভাবে তোমরা সালাত আদায় করো কারণ কোন পীর যাতে বলতে না পারে নামাজ কায়েম করতে বলেছে কোন পীর যাতে বলতে পারবে নামাজ এই তরিকে বড় কোন ইমাম বলতে না পারে নামাজ এই তরিকে বড় সব রাষ্ট্র রাস্তা বন্ধ করে দিয়ে আল্লাহ রসুলাম বলেছেন সল্লু কামা রয় তুমি উসল্লি আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখেছ তোমরা ঠিক সেভাবে সালাদ আদায় করো আমরা কি নামাজ কায়েম করা ব্যাখ্যা পীর সাহ থেকে নেব না আল্লাহ রসুলের থেকে নেব বোঝা গেল যারা নামাজ কায়েম করার কথা বলে মনে মনে পড়ার কথা বলে এগুলো আল্লাহর অলি শয়তানের অলি শয়তানের অলি এই অলিদের সম্পর্কে আল্লাহ রসুল সাবধান করেছেন এবারে আসুন এদের এই দল মত অনেক হবে আল্লাহ রসুলের কথা বলেছেন অনেকে বলে এত দল এত মত আমি কোন দিকে যাব আসল প্রশ্ন এখানে হুজুরের এত দল এত ফেরকা আরে ভাই আল্লাহ রসুল তো পরিষ্কার করে বলেছেন এত ফেরকা হবে হাদিস শুনুন আল্লাহর নবী আল্লাহর নবী তার অনাগত ভবিষ্যৎ উম্মদদেরকে সাবধান করে বলছেন মাইয়া ইসমিন কুম্বাদি আমার পরে তোমরা যারা আসবে আমার পরে যারা তোমরা জীবিত থাকবে তারা অনেক এখতলাফ দেখবে মতভেদ দেখবে দলাদলি দেখবে তখন কি করতে হবে সেই সময় তোমরা আমার সুন্না আমার তরিকা আঁকড়ে ধরবে আমার খোলাফাদের তরিকা ধরবে খোলাফা রাশেদার তরিকা ধরতে হবে না কোনো পীরের তরিকা ধরতে বলেছে কোন ইমামের তরিকা ধরতে বলেছে পালাইকুম বেসুন্নাতি আরো হাদিস শুনুন আল্লাহ নবীর সাদ করেন إن بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة জেনে রাখো বনি ইসরায়েল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল আর আমার উম্মত অচিরেই তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কত ফেরকা আল্লাহকে বলেছেন এত ফেরকা হবে বিভিন্ন টুপির ফেরকা পাগড়ির ফেরকা বিভিন্ন ফেরকা তৈরি হবে সবগুলো জাহান নামে মিকুল্লু হুম ফিল্লার সব জাহান নামে চলে যাবে শুধুমাত্র একটা দল নাজাদ প্রাপ্ত হবে কয়টা দল এবারে প্রশ্ন সেই দলটি কারা এটাই আমাদের খুঁজে বের করতে হবে এই অজুহাত দিলে চলবে না এত দল এত মত আমি কই যাব তোমাকে তো আল্লাহ নবী বলেছেন এত দল হবে এত মত হবে তখন তোমার যা করণীয়তা বলা হচ্ছে আল্লাহর নবীকে সাহাবাকে প্রশ্ন করেছেন ইয়া সেই একটি দল কোনটি যারা নাজাদ পাবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যেই মতের উপরে আছি যেই পথের উপরে আছি এই মতের উপরে এই পথের উপরে এই তরিকের উপরে যারা থাকবে এরাই একমাত্র জান্নাতি বাকি সব কোথায় যাবে আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই আল্লাহর নবী যেদিন এই ঘোষণা করেছেন আমি এবং আমার তরিকায় যারা তারা নাজত পাবে বাকি সব জাহান্নামি সেই দিন কি ইমামদের জন্ম হয়েছিল সেই দিন পীরদের জন্ম হয়েছিল তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দিয়া মুজাদ্দিয়া হানাফিয়া সাফিয়া মালিকিয়া যত তরিকা আছে সমস্ত তরিকার ইমামরা তখন ছিল এই তরিকাগুলো ছিল এই তরিকাগুলো ছিল না কোন ইমাম ছিল না বোঝা গেল আল্লাহর নবী সাল্লাম যে তরিকা বলেছেন সেই তরিকা হচ্ছে সোজা রাস্তা সেই তরিকা কি এবারে আসলে আর একটা ব্যাখ্যা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল আল্লাহ সাহাবি বলতেছেন আল্লাহ রসুল আব্দুল মাসুদ থেকে বর্ণিত আর আব্দুল্লাহ বিন মাসউদিন قال قط রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুস্তাকিমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিলেন সোজা কি করলেন এরপরে সেই সোজা দাগে হাত রেখে বললেন হাজা এটা হচ্ছে আল্লাহর রাস্তা এটা কার রাস্তা এরপরে কোরআনে হাত পেশ করলেন মুস্তাকিমা মুস্তাকিমা এটা হচ্ছে আমার রাস্তা যা মুস্তাকিম সোজা সরল একেবারে সোজা রাজপথ যে রাস্তা সোজা হয় রাজপথ বড় হয় প্রশস্ত হয় গন্তব্য পর্যন্ত সোজা চলে যায় এটার নাম সেরাতে মুস্তাকিমের নাম কি সেরাতে মুস্তাকিম তিনটা গুণ থাকবে কয়টা গুণ একটা হলো প্রশস্ত যা চল থেকে চাপাচাপি না হয় দুই নম্বরে সোজা তিন নম্বরে গন্তব্য পর্যন্ত চলে গেছে এটার নাম কি আল্লাহ তারা বলছিল আন্না মুস্তাকিমা এটা হচ্ছে সোজা রাস্তা এই রাস্তাকে তোমরা অনুসরণ করবে আর ওই যে অনেকগুলো আঁকা বাঁকা দল সরল রেখা কয়টা হয় আর বক্ররেখা কতগুলো হয় সরল রেখা একটা বক্ররেখা অনেকগুলো আল্লাহ তালা বলছেন ওলা তাত্তাবে সুবুল এই অনেকগুলো যে রাস্তা আছে এগুলো অনুসরণ করো না তাহলে কিন্তু তোমাদেরকে আল্লাহর দিন থেকে বিভ্রান্ত করে গোমরা করে সরিয়ে ফেলবে আল্লাহ নবী সাল্লাম এর পরে ওই সোজা দাগের ডানে কিছু দাগ দিলেন বামে কিছু দাগ দিলেন তারপরে বলেন ওয়াহাদিহি সুবুলুন এই কতগুলো রাস্তা আছে এগুলো শয়তানের রাস্তা আলা সাবিল মিনহা শৈতন প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে কি বসে আছে অনেকগুলো রাস্তা এই রাস্তার প্রত্যেকটা রাস্তার মুখে এক একটা শয়তান বসে আছে কে বসে আছে যখন কোন ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায় শয়তান কয় এই রাস্তায় ঢোকো এই তরিকায় ঢোকো এটা শর্টকাট এটা ছোট তরিকা এটা সংক্ষিপ্ত তরিকা এই যে একশো ছাব্বিশ তরিকা এর মধ্যে সোজা তরিকা শর্টকাট তরিকা এইটা ওইটা এই সব তরিকা আল্লাহ সাবধান করেছেন এত তরিকা তরিকা মানবো না এক তরিকা মানবো সেই তরিকার নাম ইসলাম সেই তরিকার নাম কি আল্লাহর নবী যেদিন ভাষণ দিয়েছিলেন সেদিন ইসলাম ছাড়া অন্য কোন তরিকা ছিল আর এখন অনেক তরিকা আর এই তরিকার কারণে ইসলামের চেহারা পাল্টে গেছে জিকির বদলে গেছে অজিহ বদলে গেছে টুপি বদলে গেছে জামা বদলে গেছে পাগড়ি বদলে গেছে পাগড়ির কালার পরিবর্তন হয়েছে টুপির টুকরা পরিবর্তন হয়েছে পাঁচ টুকরা পাঁচ টুকরো পরে আবার তালি দিয়ে আর একটা দোতলা বানানো হয় এক এক ফিরে এক এক তরিকা নিয়ে এইভাবে মুসলিম জাতিকে তাফারুক করেছে বিভ্রান্ত করেছে বিভক্তির সৃষ্টি করেছে কোরআন বলছে হে নবী যারা আল্লাহর দিনকে তাফরিক করেছে বিভক্ত করে দিয়েছে লাস্তামিন হুম কেন শিয়ান এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে লাস্তামিন হুমফি সাইন আপনার সঙ্গে ওদের কোনো সম্পর্ক নাই আপনি ওদের থেকে নন ওরা আপনার থেকে নয় বোঝা গেল কোন তরিকা অনুসরণ করা যাবে ইসলাম ছাড়া অন্য কোন তরিকা অনুসরণ করা যাবে না আমি শুরু থেকে সে আলোচনাই করেছি ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে কি মানতে হবে না অর্ধেক মানবেন এবারে আসল জায়গায় আসছি অর্ধেক ইসলাম ইসলাম তো মানবো কিন্তু অর্ধেক আপনার ঘরে একজন মেহমান গেল মেহমান গিয়ে দরজার ভিতরে অর্ধেক ঢুকছে আর অর্ধেক বাইরে আপনি কি বলবেন কি বলবেন যে বেটা হয়তো ভিতরে ঢুকো না হলে বাইরে দাও এইটা বেঢঙ্গাবো না আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল করিম পরিষ্কার করে দিয়েছেন তোমরা যারা ইসলামে প্রবেশ করেছ তারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো না অর্ধেক প্রবেশ করবো যারা অর্ধেক মানে এবারে আসল জায়গায় আসছে আল্লাহ আকবার এই ওয়াজ করতে গেলে এখন এই শেষ যাত্রা হচ্ছে না এটা আবার যদি কোনো সময় আল্লাহ তালা তৌফিক এনায়ত করেন তখন বলবো কারণ কোরআন আমরা অর্ধেক মানে অর্ধেক মানি না কোরআন যদি বলা হয় পুরা মানতে তাহলে গন্ডগোলে এই জায়গায় না খালি তখন আর একটু উপরে চলে যাবে এতক্ষণ যা বলেছি শিরিক এটা ছিল গরিবদের শিরিক এটা মৌলবীদের শিরিক এরপরে যেটা ভিআইপি শিরিক কারণ এরা কোরআনকে পরিবর্তন করেছে বদলে দিয়েছে কোরআনে বলা আছে চোর চাই পুরুষ হোক নারী হোক ওদের হাত কেটে দাও আইনটা কার এই আইন দেশে আছে বরং বলা হচ্ছে আইন হলে বর্বর আইন ও আমার জাতি যদি কোন ব্যক্তি বলে আল্লাহর আইন বর্বর এটাকে বাতিল করে বাতিল করে বিকল্প আইন তৈরি করে সেই আইনকে মানতে বাধ্য করে সে মুসলমান না কাফের বুঝে বলতেছেন না বুঝে বলতেছেন এমনি আল্লাহর আইন একজনে পালন করতে পারে নাই বিশ্বাস করে তারে কিন্তু আমি কাপড় বলি নাই আপনি খাওয়ার না আমাকে আবার একজন রোজা রাখে নাই বিশ্বাস করে তাকে আমি কাপড় বলছি কিন্তু যদি বলে রোজা রাখে বাদুরে নামাজ পড়ে ঢেকিতে মুসলমান থাকবে আসুন মদ ইসলামে হালাল না হারাম দলিল আছে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই মদ জুয়া মূর্তি লটারি এগুলো সব শয়তানের কাজ ফাজতানি ফাজতানিবুহু তোমরা এগুলোর থেকে সম্পূর্ণভাবে দূরে থাকো কে বলেছেন মদ হারাম করেছেন কে আমার জাতি বলে মদের যদি লাইসেন্স থাকে তাহলে দোকানে বিক্রি করা বৈধ মানে তার জন্য হালাল লাইসেন্স না থাকলে পরে হালাল ও আমার জাতি আল্লাহ তারা যেটা হারাম করেছেন ওইটাকে লাইসেন্স দেওয়ার অধিকার কারো আছে যদি কোনো ব্যক্তি দেয় সে মুসলমান থাকবে আসুন আরো সামনে সুদ ইসলামে হালাল না হারাম আল্লাহ তারা বলছেন ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং যত এত রকম পাওনা সুদ আছে যখন আল্লাহর বিধান জানতে পারলা আল্লাহ হারাম করেছেন পরিষ্কার হয়ে গেল এখন তোমরা তোমাদের সব পাওনা সুদ বর্জন করো যদি মমিন হয়ে থাকো পাইলাম তাফা আলু যদি তোমরা তা না করো তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও কার সঙ্গে যুদ্ধ এদি খ্রিস্টানরা ভালো করেই জানে এই আয়াত পরে ওরা যে যদি কোনো জাতি সুদের মধ্যে লিপ্ত হয় তাহলে কার সঙ্গে যুদ্ধ লিপ্ত আছে আল্লাহর সঙ্গে যুদ্ধ লিপ্ত থাকলে তার দোয়া কবুল হবে এই জন্য তারা করল কি এই দেশে হাজার হাজার এনজিওদেরকে ছড়িয়ে দিল যে তোমরা সুদের লেনদেন করো গোটা যা থেকে সুদে ঢুকিয়ে দাও এরপরে পীরের মুড়ি হোক জেকের করে কোনো অসুবিধা নাই আর এটার জন্য এক গুলিতে দুই শিকার করা যায় মহিলাদেরকে হাত করলো কি জন্য ওরা দেখলো মানুষ ফারণ করে মুরগির ফারণ করে নাকি মুরগার ফার্ম করে মুরগির ফারণ করে কারণ মুরগি ডিম দেয় বাচ্চা হয় মানুষ গাভীর ফারণ করে নাকি বলদের ফারণ করে গাভীর ফরম করে কি জন্য গাভীতে বাচ্চা দেয় দুধ হয় ঠিক এরকম ভাবে ওরা চিন্তা করল বাংলাদেশের মানুষ হতে পারে গরিব তারপর তারা ইমানদার লাইল্লাহ তো কম্পকে বিশ্বাস করে বেদাত করলেও আল্লাহকে বিশ্বাস করে কমাজ কেউ নামাজ পড়ার চেষ্টা করে এই লোকগুলোকে আল্লাহর সঙ্গে যুদ্ধে নামাতে হবে এবং নারীদের ফারম করতে হবে সেই জন্য নারীদের ফারম করল আশা গ্রামীণ ব্যাংক আরো যত সুদী ব্যাংকগুলো আছে এনজিওগুলো আছে নারীদের ফারম করলো এরপরে নারীদেরকে শিক্ষা দিল স্বামীর কথা মানবো না পুরে ঘরে থাকবো না দেহ আমার সিদ্ধান্ত আমার এরকম ভাবে পুরুষ যদি একটা বিয়ে চারটে বিয়ে করতে পারে নারী কেন পারবে না এইভাবে অনেকগুলো কুসংস্কার ঢুকিয়ে দিয়ে ইসলামের বিরুদ্ধে তাদেরকে তৈরি করে এরপরে বলেছে নারীদেরকে ইসলাম পর্দা দিয়ে তারপরে কি করেছে ওদের উন্নয়নের বাধার সৃষ্টি করেছে এগুলোর উত্তর সবগুলোর উত্তর আছে এখন দিতে অনেক সময় লাগবে আমি বলতেছিলাম আল্লাহ তালা যে আইন দিয়েছেন সে আইনগুলো আমাদের সমাজে বাস্তবায়ন আছে আল্লাহ তার আইন দিয়েছেন সম্পত্তির বন্টন সম্পর্কে কোরআনে পরিষ্কার আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন এখন যদি কেউ বলে আল্লাহ তারা নারীদেরকে ঠকিয়েছেন আল্লাহ তারা মেয়ে লোকদের ঠকিয়েছেন সে ব্যক্তি কি আল্লাহর হুকুমের মধ্যে আছে মুসলমান থাকবে এইভাবে পর্দার বিধান দিয়েছেন কে কেউ যদি বলে পর্দা করতে বাধ্য করা যাবে না তার ইমান থাকবে তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম অর্ধেক মানা হচ্ছে অর্ধেক মানা হচ্ছে না অফিস ওদুফিসিলমে কাফাতান আপনাদেরকে এত কথা বলি আমি ইসলাম দিয়ে শুরু করেছিলাম মুসলিম দিয়ে শেষ করলাম ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে মাঝখানে আকিদার অনেক বিষয় আসলো আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন করুন আমিন এই মাহফিলকে যারা ইন্তজাম করেছেন যুবক ভাইয়েরা শ্রম দিয়ে অর্থ দিয়ে মুরব্বীরা পরামর্শ দিয়ে ধনীরা অর্থ দিয়ে আল্লাহ তারা সকলের পরিশ্রমকে কবুল করেন আমিন এই মাহফিলে যাদের জন্য দোয়ার আবেদন করা হলো যে হাজি সাহেবদের জন্য জীবিত মৃত্যু আমি তরুণদের নাম জানি না আল্লাহ সুবাহ ওনাদের সকলকে যাজায় কামেলা দান করেন জবরা আমিন যে হাজি সাহেবরা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানেন আমিন যারা জীবিত আছেন তাদেরকে ইসলামের সৈনিক হওয়ার তৌফিক দান করুন আমিন কোরআন এবং সুন্না মোতাবেক চলার তৌফিক দান করুন কোরআন এবং সুন্নার খেদমত করার তৌফিক দান করুন মৃত্যু পর্যন্ত কোরআন এবং হাদিসের প্রচারের কাজে তাদের অর্থ তাদের শ্রম তাদের পরামর্শ ব্যয় করার তৌফিক দান করুন আমিন আজকে আমরা দোয়া করছি আমাদের এই ভাইদের জন্য মা বোনদের জন্য যারা পর্দার আড়ালে বসে আমাদের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন আল্লাহ তালা এই মা বোনদেরকে এই যুগের খাদিজা এই যুগের ফাতেমা এই যুগের আয়সা মতো কবুল করে আমিন আল্লাহ তালা তাদেরকে পর্দা মোতাবেক চলার তৌফিক দান করেন আমিন যারা পড়াশোনায় লিপ্ত আছে আল্লাহ সুবাহান এদেরকে পড়াশোনায় বরকত দান করেন যারা বিপদগ্রস্ত আছে আল্লাহ তালা তাদের বিপদকে দূর করে দেন আমিন আল্লাহ সুবাহান আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কোরআন এবং সুন্নার উপরে পরিপূর্ণভাবে অনুসারী হয়ে থাকার তৌফিক দান করেন আমিন সমস্ত সিরিকার বেদার থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন আমাদের জান মাল ইজ্জাত আবরু সবকিছু আল্লাহর জন্য কোরবান করার তৌফিক দান করেন আমিন গোটা বিশ্বের মুসলিমদেরকে মুক্তি দেওয়ার জন্য কুফফাদের কবল থেকে মুক্ত করার জন্য আমাদেরকে জান দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে আমাদের শক্তি দিয়ে তাদের সাহায্যে কাজ করার তৌফিক দান করুন আমিন অসল্লাহ আলা নবীন মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته